মুসলিম পরিবারের উপর সবচেয়ে বেশি হুমকি এবং আক্রমণ আসে ইবলিস এবং তার দলবলের পক্ষ থেকে হাদিস থেকেও জানা যায় যে ইবলিসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি পরিবারকে ধ্বংস করতে পারা পরিবার গঠনের সূচনা বিয়ের মাধ্যমে আর এজন্যই যদি মুসলিম পরিবারকে সমস্ত প্রকার অমঙ্গল অকল্যাণ মন্দ এবং খারাপ বিষয় থেকে রক্ষা করতে হয় তাহলে এর সূচনা হবে এর সূচনা করতে হবে বিয়ের অনুষ্ঠানকে সুন্দর এবং সঠিক করার মধ্য দিয়ে আর এজন্যই বিয়ের ব্যাপারে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি কথা আমরা সবাই বুঝি যে যে কোনো ইবাদত সালাত অথবা অজু অথবা সৌম অথবা হাজ এই ইবাদতগুলি করার আগে আমরা এগুলো শেখার চেষ্টা করি এগুলো আমরা শিখে নিই আমাদেরকে শিখে নিতে হয় বিয়ের বিষয়টিও তাই বিয়ে যদিও মহামালাতের মধ্যে পড়ে লেনদেনের মধ্যে পড়ে একটি সামাজিক অনুষ্ঠান তা সত্ত্বেও ইসলাম যেহেতু জীবনের সকল দিককে আবৃত করে এজন্য ইসলাম অনিবার্যভাবেই এই বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিয়ে এসেছে আমাদের জন্য অনেক দিক নির্দেশনা বিয়ে কাকে করতে হবে কিভাবে করতে হবে পারিবারিক জীবন কেমন হবে সেখানে স্বামীর কি অধিকার আছে স্ত্রীর কি অধিকার আছে তাদের মধ্যে সুসম্পর্ক এবং সদাচরণ এমনকি একান্ত ব্যক্তিগত দাম্পত্য সম্পর্কের দিকগুলিতেও ইসলাম আলোকপাত করেছে এই শিক্ষার অভাবই আজকে মুসলিম সমাজে পারিবারিক জীবনে ব্যর্থতার কারণ যে সমস্ত পারিবারিক সমস্যা আমরা দেখতে পাই অমুসলিমদের কথা তো বাদই থাকলো মুসলিমদের সমাজেও যে সমস্ত সমস্যা পারিবারিক সমস্যার কথা আমরা শুনি এর কারণ হচ্ছে বিয়ে সম্পর্কে না জানা বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় জীবনের অত্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মানুষ না জেনেই প্রবেশ করে এই জন্য আমরা বলবো যে আজকের এই কোর্স আমাদের সবার জন্য দরকার যারা যুবক ভাই এবং বোনেরা আছেন যারা ইনশাল্লাহ আগামীতে বিয়ে করবেন তাদের এই কোর্স জানার এখনই উপযুক্ত সময় বিয়ের আগে বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত যাদের অতীতে বিয়ে হয়েছে তারা হয়তো কয়েক বছর বৈবাহিক জীবন পার হয়ে এসেছেন অনেকে এখন নিজেরা মা বাবা সন্তানদেরকে বিয়ে দেবেন তাদের জন্য এই কোর্স দরকার আমরা সবাই পরিবারের সদস্য কেউ স্বামী কেউ স্ত্রী কেউ মা বাবা কেউ শ্বশুর শাশুড়ি আমাদের সকলেরই জানা দরকার যে বিয়ের বিষয়ে ইসলাম কি বলে যেন আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ রোল আমাদের নিজ নিজ ভূমিকা সঠিকভাবে রাখতে পারি অল্প কিছুক্ষণের মধ্যেই মূল আলোচনা শুরু হবে আজকে ছয়টি বিষয়ে লেকচার আপনারা স্লাইডে প্রজেকশনে দেখতে পাচ্ছেন সেখানে ছয়টি বিষয় দেয়া আছে এই ছয়টি বিষয়ে ছয়টি লেকচার হবে এর শুরুতে আমি আমার নিজের প্রতি এবং সকলের প্রতি আজকে একটি আহ্বান রাখব এই আহ্বান হচ্ছে আসুন আমরা এলম অনুযায়ী আমল করি আজকে আমরা যে বিষয়গুলো শুনবো যে বিষয়ে জ্ঞান অর্জন করব এত কষ্ট করে সারা দিনের জন্য এত পথ পাড়ি দিয়ে আমরা যারা এসেছি ঝড় বাদল উপেক্ষা করে আমরা যারা এসেছি আমাদের এই পথ চলা আমাদের এই জ্ঞান অর্জন যদি এর উপর আমরা আমল না করি তাহলে এটা ব্যর্থ হবে কোনো সন্দেহ নেই জ্ঞানের উদ্দেশ্য জ্ঞান অর্জনের উদ্দেশ্য শুধু ইনফরমেশন গ্যাদার করা নয় আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের এই উপলক্ষ যেন শুধুমাত্র আমাদের জন্য একটি এন্টারটেনমেন্টের উপলক্ষ না হয় শুধুমাত্র কিছু ইনফরমেশন গ্যাদার করা কিছু মাসালা জানা এটাই যেন লক্ষ্য না হয় বরং আমরা প্রত্যেকে আজকে ফিরে গিয়ে আজ থেকেই ইসলামী বিয়ে সংক্রান্ত শরীয়তের যে বিধান আছে সেগুলো আমরা আজ থেকেই আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই এবং জানার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানার পর শরীয়তের বিধান জানার পর একে মনে প্রাণে গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়ন করা আল্লাহ তালা বলছেন আল কোরআনে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম আল্লাহ তাআলা তার নিজের শপথ করছেন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন ফালা ওয়ারাব্বিকা আপনার রবের শপথ আপনার রবের শপথ অর্থাৎ আল্লাহ নিজের শপথ করছেন কিন্তু নিজেকে তিনি রসুল সাল্লাহ আলহিহাস্লামের রব হিসেবে আখ্যায়িত করে রসুলকে রসুলের মর্যাদা উম্মতের সামনে তুলে ধরলেন ফালা ওয়া রব্বিকা লা তারা ততক্ষণ পর্যন্ত মমিন হবে না যতক্ষণ না তারা তোমাকে তাদের মধ্যে যে বিষয়ে মতবিরোধ হয় যে সকল বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ হয় সেই বিষয়ে যতক্ষণ না তোমাকে মীমাংসা দানকারী হিসেবে তারা নির্ধারণ করে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না শুধু এখানেই সীমাবদ্ধ নয় সুম্মা لا يجدوا في أنفسهم حرجا مما قضيت শরীয়তের বিধানের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে রেফারেন্স হিসেবে গ্রহণ করার পর আল্লাহ বলছেন এরপর তাদের প্রতিক্রিয়া কেমন হবে যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে কোনো সিদ্ধান্ত আসবে শরীয়তের কোনো সিদ্ধান্ত আসবে তখন তাদের প্রতিক্রিয়া কেমন হবে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা তুমি যে সিদ্ধান্ত দিয়েছো সে ব্যাপারে তাদের অন্তরে বিন্দুমাত্র অস্বস্তি অথবা সংকীর্ণতা যেন না থাকে অর্থাৎ অন্তর সন্তুষ্ট চিত্তে এই বিধানকে গ্রহণ করবে ওয়ুসাল্লিমু তসলিমা এবং এই বিধানের কাছে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে আত্মসমর্পণ করবে এটি হচ্ছে ইসলামিক স্পিরিট এটা হচ্ছে জ্ঞান অর্জনের শরীয়তের বিধান জানার স্পিরিট হচ্ছে আমি এটা মানতে চাই আমি এই বিধান মানবো ইন্নামা কানা কাউল আল মুমিনিনা ইদা দুউ ইলা আল্লাহি ওয়া লিয়াহ লিয়াহকুমা বাইনাহুম মুমিনদের কথা মুমিনদের রিয়াকশন মুমিনদের বক্তব্য যখন তাদেরকে আহ্বান জানানো হয় আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিকে যখন তাদেরকে আহ্বান জানানো হয় যে আল্লাহ এবং আল্লাহর রাসুল তাদের মধ্যে মীমাংসা করবেন তাদের জীবনের ব্যাপারে তাদের দিনের ব্যাপারে তাদের লেনদেনের ব্যাপারে ইবাদতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেবেন এদিকে যখন তাদেরকে ডাকা হয় তাদের রিয়াকশন এবং তাদের বক্তব্য হবে এটাই আইয়া কুলু সামিয়ানা ওয়া তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম ওয়া উলাইকা হুমুল হন তারাই হচ্ছে সফল তারাই সফল অতএব জ্ঞান অনুযায়ী আমল করতে হবে জানার পর একে আপনার জীবনে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে আজকের শিক্ষা আজকে যা কিছু আমরা শিখবো যা কিছু জ্ঞান অর্জন করব আমরা যেন ফিরে গিয়ে বাস্তবায়ন করি আমরা যদি ইহুদিদের মতো না হই ইহুদিদের ওলামা তারা ছিল সবচেয়ে নিকৃষ্ট তাদের সমাজে কেননা তারা জানতো সত্যকে জানতো কিন্তু জানার পর তারা সত্যকে পরিবর্তন করেছে এবং সত্যের উপর আমল করেনি এরপর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিক এবং ফিকের মাসালায় আমরা আগেও বহুবার বলেছি ফিকহের মাসালায় মতভেদ হয় ফিকহের মাসালায় মতভেদ স্বাভাবিক এটা ফিকহের নেচার এই জন্য এই সমস্ত মাসালায় মতভেদের কারণে এক দল আরেক দলকে কখনো পথভ্রষ্ট বলে দাবি করা সমীচীন নয় এই মতভেদ সাহাবিদের যুগ থেকে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে এটাই স্বাভাবিক এজন্য আলোচনায় সমস্ত কথার সাথে বইয়ে যে নোট যে টেক্সট আপনাদেরকে দেয়া আছে সেই টেক্সটের কথা সবগুলো মিলবে না এটা মুসলিম বিশ্বে একটা ট্রেন্ড একটা কালচার আপনি মুসলিম বিশ্বের সবখানে দেখবেন যে এক এক একটি টেক্সট ফলো করে একটি টেক্সট ফলো করে পড়ানো হয় যিনি পড়ান তার মতামতের সাথে টেক্সটের মতামত সব মিলবে এমন কোনো কথা নেই অনেক ক্ষেত্রে অধিকাংশ মতামতি মেলে না এটা স্বাভাবিক হতে পারে তো এই জন্য এ বিষয়ে আপনার আশ্চর্য হবেন না যদি কোর্স নোটের সাথে আলোচনার আলোচকগণের দৃষ্টিভঙ্গি তাদের গবেষণার কোনো পার্থক্য ধরা পড়ে এটা স্বাভাবিক বরং আমরা এই আলোচনা থেকে মূলনীতিগুলো আয়ত্ত এবং উদ্ধার করার চেষ্টা করব যে মূলনীতির আলোকে আমাদের নিজেদের মধ্যেও সিদ্ধান্ত নেয়ার একটা যোগ্যতা ইনশাআল্লাহ ধীরে ধীরে গড়ে উঠবে সেদিকে আমরা ফোকাস করবো এখনই আমাদের প্রথম লেকচার শুরু হবে প্রথম লেকচারের বিষয়বস্তু হচ্ছে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 ضلاله وكل ضلاله في النار ثم اما بعد ওপেন ইসলামিক এডুকেশন প্রোগ্রাম তথা উন্মুক্ত ইসলাম শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে আজকে যে ফেখুন নিকাহ বা নিকাহ পর্ব বিষয়ক দিনব্যাপী শিক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে এখানে আগত বিভিন্ন পর্যায়ের দিনী ভাই বোনদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মুসলধারে বৃষ্টির একটি দিনে তিনি আমাদের সবাইকে আসার এখানে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও শুক্রিয়া আদায় করছি যে সকালের বৃষ্টিমুখর দিনের ঘুম বাদ দিয়ে আপনারা এখানে এসেছেন খুবই অ্যাট্রাকটিভ একটা বিষয় বিবাহের বিষয় জানার জন্যে আমি জানি যে আজকে যারা এখানে এসেছেন তারা অনেকেই বিবাহিত অনেকেই বিবাহের জন্য অপেক্ষা করছেন অনেকেই হয়তো তাদের সন্তানকে বিবাহ দেওয়ার জন্য ভাবছেন সব কিছু মিলিয়ে এই বিষয়টা যারা বিবাহিত তাদের জন্য যেমন জানা প্রয়োজন আর যারা বিবাহ করবেন তাদের জন্য তো আরও বেশি প্রয়োজন অতএব আল্লাহ তাল্লার আবারও সুক্রিয়া যিনি আমাদেরকে এমনই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে শেয়ার করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা বিবাহের যে বিষয়গুলো এটি আমাদের সামাজিক বিষয় বটে কিন্তু মহান রব্বুল আলমিন আল কোরআনে বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন নানাভাবে বিবাহের প্রয়োজনীয়তার উপরে এবং বিবাহ যে আমাদের জন্য একটা ন্যামাহ আমাদের ভেতরের উপলব্ধিগুলোকে অ্যাড্রেস করে এবং এই উপলব্ধিগুলোর চাহিদা পূরণ করে ভালোবাসা প্রেম মমতা তৈরির যে সুন্দর একটা কার্যক্রম সেটি এর মাধ্যমে সাধিত হয় সে কথাটাও আল্লাহ তালা কোরআনে নিয়ে এসেছেন এই জন্য মূল বিষয় যাওয়ার আগে আমি কোরআনের কিছু আয়াত আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আল্লাহ তালা নর এবং নারীকে সৃষ্টি করেছেন সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সুরা নেসার যার নাম হচ্ছে নারী নারীগণ তার এক নম্বর আয়াত এবং আয়াতটি আমি আপনাদের সামনে খুদ্বাতুল হাজার মধ্যেও পড়ে শুনিয়েছি ইয়া ইউহান্নাসু الناس اتقوا ربكم الذي خلقكم ওয়াহিদা ওয়া খলাকা وخلق منها ওয়া وبث منهما رجالا كثيرا ونساء هي হে মানুষেরা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে কেউ কেউ তো তর্জমা করেছেন স্পাউজ স্পাউজ তো একটা কমন ওয়ার্ড পুরুষও বোঝা যেতে পারে মেয়েও বোঝা যেতে পারে এই জন্য কোনো কোনো মুফাসের এখানে জিনিসটাকে কমন রাখতে চেয়েছেন কিন্তু মুফাসিরিনে কেরাম তারা কিন্তু এখানে স্পাউজ নয় বরং ওয়াইফ এ তর্জমা করেছেন কারণ প্রথম আত্মা যেটা ইসলামের বিশ্বাস অনুযায়ী আমরা জানি প্রথম কাকে সৃষ্টি করা হয়েছে প্রথম মানবকে আদম আলাইসাল্লাম অতএব আদম আলাইসাল্লাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে এবং এ দুজন থেকে পরবর্তীতে অগণিত নারী পুরুষকে তিনি সৃষ্টি করেছেন আর আমাদেরকে বলা হয়েছে আমরা যেন সেই রবকে যিনি আমাদের সবাইকে দুজন নারী পুরুষ থেকে সৃষ্টি করেছেন তাকে আমরা ভয় করি নারী পুরুষের একটা প্রগাঢ় যে বন্ধন আছে বিশেষ করে বৈবাহিক সম্পর্কের পর সেটিকে আল্লাহ তালা এত চমৎকার অল্প ভাষায় স্বচ্ছভাবে সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন আল কোরআনের মধ্যে সুরাল বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে হুন্না লেবাসুল্লাহ কুমো ও আন্তুম লেবাসুল্লাহ হুন্না তারা স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক সুবাহানুল্লাহ কি পরিশীলিত ভাষা কি সুন্দর তাবির এক্সপ্রেশন এবং এর মধ্য দিয়ে নারী এবং পুরুষের পবিত্র বন্ধন নিকাহের মাধ্যমে যেটা তৈরি হয় তার মানে পুরো চিত্রটাই এর মধ্যে চলে আসে কিন্তু ভাষাটা শালীন পরিশীলিত এটা কোরআনের বৈশিষ্ট্য যেটা আমরা আর কোথাও পাই না আজকে নারী পুরুষের সম্পর্ককে সাহিত্যিকরা যেভাবে তুলে নিয়ে এসছেন কবিতার মাধ্যমে আমাদের সামনে যেভাবে এসেছে সেখানে অনেক সময় আমরা চরম অশ্লীলতা দেখি কিংবা নারী পুরুষকে যখন কোনো পত্রিকা চিত্রিত করে সেখানে অশ্লীলতা দেখি এখানেই কোরআনের এবং ইসলামী ভাবধারার বৈশিষ্ট্য যে পৃথিবীর সব কিছুকেই আমরা অ্যাড্রেস করব বাট অত্যন্ত শালীন এবং পরিশীলিতভাবে পৃথিবীর সমস্ত চাহিদাও আমরা মেটাবো কিন্তু সেটাও শালীন এবং পরিশীলিতভাবে আচ্ছা বিবাহের সম্পর্ক যে আমাদের জন্য অত্যন্ত শান্তির প্রশান্তি সৃষ্টি করার একটা বড় নেয়ামক এবং নিয়ামত সেটি আল্লাহ তালা তুলে ধরেছেন সুরা আর রুমের বিশ এবং একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ামিন আয়াতিহি আন কুমিন তোরা বিন তুম্মা ইদা আনতুম তান তানতাশিরুন ওয়ামিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন আল্লাহ তালার নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আনখালাকাকুম তোরাব আমরা জানি আদম আলাহ সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে প্রায় একটা প্রশ্ন আমাদেরকে বলা হয় যে আমাদের সৃষ্টির উপকরণ কি যদিও প্রথম সৃষ্টি মাটি তাহলে এই এই কমন উত্তরটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে যে মানুষ সৃষ্টির উপকরণ হচ্ছে মাটি এবং আল্লাহ তাল্লাহ বলছেন আনখালাকাকুম মিন ইল্লা নবী সাল্লাহ সাল্লাম এটা কিন্তু বলেনি অর্থাৎ সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন এরপরে তোমরা হয়ে গিয়েছ মানুষ যারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছো তাহলে সমস্ত মানব সৃষ্টির উপকরণ হচ্ছে মাটি এরপর আল্লাহ তালা বলছেন আর তার আরও নিদর্শনের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রীগণকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে সৃষ্টি করে দিয়েছেন প্রেম অনুরাগ ভালোবাসা এবং মমতা আর এর মধ্যে রয়েছে অনেক নিদর্শন সেই সব লোকদের জন্য যারা চিন্তা ভাবনা করে সুরা রোমের মধ্যে আর সুরা আল আরাফের একশো উনাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন হুয়াল্লাদি খলাফা কুমিন নাফসিম ওয়াহিদা ওয়াজা আলা মিনহা জাউজাহা আলিয়াসকুনা ইলেহা তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে এক আত্মা থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী যেন তিনি তার কাছে প্রশান্তি পান তাহলে এই আয়াত দুটির মধ্যে আমরা লক্ষ্য করি বিবাহের একটা উইজডম এবং মূল লক্ষ্য এখানে আল্লাহ তালা তুলে ধরেছেন এবং তার জন্য তিনি লাম শব্দটা ইউজ করেছেন আমরা সেটাকে তিনটা মূল কারণ হিসাবে বা নিয়ামত হিসাবে উল্লেখ করতে পারি এক নম্বর হচ্ছে যে স্ত্রীরা ইসলামের দৃষ্টিতে পরিপূর্ণ মানবী পুরুষ যেমন মানব অত্যন্ত সম্মানিত একজন মানবী সে কথাই সুরা রুমের বিশ নম্বর আয়তে ফুটে উঠেছে দ্বিতীয়ত এই বিবাহ এটা স্বামী এবং স্ত্রী নর এবং নারী সবার জন্য একটা চরম প্রশান্তির একটা উপকরণ তাদের মানসিক শান্তি দৈহিক শান্তি এবং তাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেখানে তারা শান্তি পেতে পারে সেটা হচ্ছে এই বিবাহ যেটা আমরা বুঝতে পারছি লিতাস কোনো ইলাইহা আয়াতের এই অংশ থেকে এবং তৃতীয় বিষয় হচ্ছে বিবাহ হচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন তৈরির একটা সবচেয়ে বড় উপকরণ যেটা আল্লাহ তালার বাণীতে ফুটে উঠেছে এভাবে ওয়াজা কুম মামাদাতা ও রাহমা তোমাদের মধ্যে তিনি ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন তাহলে অন্য কথা আমরা বলতে পারি বিবাহের মাধ্যমে আমাদের যে এক্সপেকটেশন ইসলামিক এক্সপেকটেশন তাহলে এই জিনিসগুলো আসবে বিবাহের মাধ্যমে নারী প্রেমের বন্ধনে ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হবেন এবং এটা কন্টিনিউ করবে তাদের মৃত্যু পর্যন্ত এটাই প্রাথমিক চাহিদা যদিও মাঝখানে তালাক কিংবা বিচ্ছিন্নতার সুযোগ রাখা হয়েছে কিন্তু সেটা অ্যাভেল করতেই হবে বিনা কারণে এমনটি কিন্তু বলা হয়নি তাহলে মানে পারস্পরিক বন্ধনটা এটা হচ্ছে আমাদের বিবাহের একটা মূল লক্ষ্য কিন্তু আজকাল অনেক দম্পতিকে দেখা যায় যেন ঝগড়ার জন্য বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছে তাই না মানে অনেক দম্পতির মধ্যে আমরা তালাকের হার দেখতে পাচ্ছি অশান্তি দেখতে পাচ্ছি পারিবারিক অশান্তি এটা হচ্ছে প্রথম মূল লক্ষ্যটা যদি আপনার মাথায় আপনারা রাখেন বিবাহ বন্ধনের আগে যেন আমরা কন্টিনিউ করব। আমরা একটা সুন্দর পবিত্র বন্ধনে আবদ্ধ হব আমরা ইসলামিক এটিকেটগুলো মেনে চলব তাহলে তাদের সংসার হবে একরকম আর যারা শুরুতেই এই লক্ষ্যগুলোকে স্থির না করে হয় অটোমেটিকভাবে ব্যববন্ধন আবদ্ধ হয়েছে তার তেমন কোনো লক্ষ্য নাই অথবা তাদের ফিজিক্যাল ডিজায়ারগুলো তারা ফুলফিল করার জন্য করেছে তাহলেও সেখানে কিন্তু মূল লক্ষ্যগুলো অর্জিত হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সংসারের মাধ্যমে ইসলামের যে টার্গেটগুলো আছে সেগুলো ফুলফিল করব সেটা কি সেটা হচ্ছে মানব প্রবৃদ্ধির যে প্রক্রিয়াগুলো আছে যেটা অন্য অন্য হাদিসের মাধ্যমে আমাদের সামনের আলোচনা আসবে এবং এর মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে দোয়াটি আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওল্লাদিনা ইয়াকুলুন রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ওদুরিয়াতিনা হুর্রাতা আয়ুন যারা বলে মোমেনদের কথাই বলা হচ্ছে আল্লাহর কাছে এভাবে দোয়া করে হে আমাদের রব আমাদেরকে প্রদান করুন আমাদের স্ত্রীদের মধ্য থেকে এটা করবে স্বামীরা আর স্ত্রীরাও দোয়া করতে পারে যে আমাদের স্বামীদের মধ্য থেকে এমন স্বামী আমাদেরকে প্রদান করুন সন্তান এমন সন্তান প্রদান করুন যারা আমাদের নয়ন জোড়ায় যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয় আমাদের হৃদয় প্রশান্তি পায় এই তো এই হচ্ছে মোটামুটিভাবে কোরআনের দৃষ্টিভঙ্গি বিবাহের প্রতি কোরআন টার্গেট ফিক্স করে দিয়েছে কেন আমরা বিবাহ করব এবং করলে আমাদের কি হবে আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রতির সম্প্রীতির ক্ষেত্রে কি ডেভেলপমেন্টটা হবে সেটা কোরআন আমাদের সামনে তুলে দিয়েছে আলোচনার মূল পয়েন্ট ছিল আমাদের যে নিকা হচ্ছে সমস্ত নবীদের সন্না এবং এ প্রসঙ্গেও আল কোরআনের সুরা আর রাদের আটত্রিশ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ওয়ালাকাদ আরসাল্লা রসুল মিন কাবলিকা ওয়াজা আল্লাহ লাহুম আজওয়াজা ওয়াদুরিয়া আর আমি তোমার আগে অনেক রাসুলদেরকে প্রেরণ করেছি এবং তাদের জন্য দিয়েছি স্ত্রীগণ এবং সন্তান সন্ততি তাহলে রাসুলগণের সন্না হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমরা দেখি যে অনেক ধর্মে তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের বিবাহের সুযোগ নেই এটা আপনি হিন্দুদের মধ্যে পাবেন খ্রিস্টানদের মধ্যে পাবেন অন্যান্য আরও অনেক ধর্মীয় পাবেন কিন্তু ইসলাম যেহেতু মানুষের জন্য সবচেয়ে বেশি যুগোপযোগী মানুষের যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি বলেন তার ব্যক্তিগত যত চাহিদা আছে তার সামাজিক যত চাহিদা আছে তার অর্থনৈতিক যত চাহিদা আছে ইসলাম কোথাও কোনো ব্যারিয়ার তৈরি করেনি বরং ইসলাম শুধু কিছু এটিকেট দিয়েছে যে তোমরা হালাল এবং হারাম মেনে চলবা এর বাইরে আর কিছু নেই এর বাইরে আপনার যে কোনো চাহিদা আপনি একটা বিল্ডিং করতে চান কোনো অসুবিধা নেই পুরুষ হিসাবে একজন ভালো সদ্বংশীয় সুন্দরী নারীকে বিয়ে করতে চান তাতেও ইসলাম নিষেধ করে না আবার একজন নারী সে ভালো বংশীয় একজন পুরুষকে স্বামী হিসাবে পেতে চায় তাতেও কোনো অসুবিধা নেই সবটা ফুলফিল করার চমৎকার একটা সাইন্টিফিক একটা পদ্ধতি ইসলামের মধ্যে আছে কিন্তু ইসলাম শুধু যেটা আমাদের উপর আরোপ করে সেটা হচ্ছে কিছু এটিকেটস যে কারণে কিছুটা রেস্ট্রিকশান হয়তো এসে পড়ে কিন্তু সেই রেস্ট্রিকশানটা মানুষের জন্য প্রয়োজন এই সমাজের জন্য প্রয়োজন যাতে আমরা সবাই সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে আমাদের সংসার ধর্ম পালন করতে পারি আমাদের সমাজকে গড়ে তুলতে পারি আমাদের রাষ্ট্রকে গড়ে তুলতে পারি এই বিবাহটা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামেরও একটা সন্না এবং সেটা বোখারি মুসলিমের সেই বিখ্যাত হাদিস যেখানে তিনজন ব্যক্তি এসে বলেছিল যে রাসুল সাল্লাহ সাল্লামের এবাদতটা সম্পর্কে আমাদেরকে বলেন তার বাসার পাশে এসে বলল তখন তাদেরকে যখন বলা হলো তখন তারা বললেন যে না এইটা তো এনাফ না আমাদের জন্য এনাফ না রাসুলের জন্য এনাফ কারণ রাসুল কোথায় আর আমরা কোথায় আলহমা তাকাদ্দমা মিনদাম্বি ও মাতা যে তার পূর্ব পরের সমস্ত পাপ ক্ষমা হয়ে গিয়েছে তিনি একজন নিষ্পাপ মাসুম আল্লাহর রাসুল প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অতএব তিনি কোথায় আর আমরা কোথায় তখন তাদের একজন বলল যে আম্মা আনা ফা ওসাল্লি আবেদন ফাউসাল্লিল্লাইলা আবাদান আমি সারা রাত শুধু সালাদ পড়ে যাবো ওলা আরকুদ ঘুমাবো না আরেকজন বলল আনা আসুমু ওলা উফতার আনা আসুমুদ্দাহার সব সময় আমি রোজা রাখতে থাকবো এবং রোজা ভাঙবো না অর্থাৎ প্রতিদিন রোজা রাখবো আর আরেকজন বলল আম্মা আনা ফা আতাজুলুন্নেসা ফালা আতাজাউয়াজু আবাদা আমি নারীদের থেকে নিজেকে দূরে রাখবো এবং কখনোই বিবাহ করব না তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসলেন এবং জানলেন যে তারা প্রত্যেকেই এই কথাগুলো বললেন তখন তিনি বললেন আমা আন্নি লাখশা কুমলিল্লাহ ও আতকা কুমলাহ জেনে রাখো যে আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকোয়া আমি ধারণ করি ফলো করি কিডনি আসুমু ওয়া উফতের কিন্তু আমি রোজা রাখবো ভাঙব রোজা রাখি এবং ভাঙি ওয়া উসাল্লি ও আরকুদ আমি সালাত আদায় করি রাত জেগে সালাত আদায় করি এবং ঘুমাই ও আতাজাউজুন্নেসা এবং নারীদেরকেও আমি বিবাহ করি ফামান রাগব আন সুন্নাতি ফালাইসা মিন্নি যে আমার এই সুন্নাত থেকে বিরাট ভাচন হলো সুন্না থেকে সরে গেল বিবাহ করলো না সে আমার সুন্না থেকে সরে গেল তাহলে এটা রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার আগে আরও অনেক নবী রাসুলদের সন্না সকল নবী রাসুলগণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এখন কথা হচ্ছে যে এর বিধানটা কি এটা কি করতেই হবে এমন কিছু না করলে চলে কি না যদিও অবশ্য আমরা যুবক সাহাবিদের অবস্থা থেকে বুঝি যে তাদের অনেকেই বিবাহ করতে আগ্রহ ছিলেন না করলে চলে কি না এ বিষয়টা খুব কম লোকেরই মাথায় আসে হয়তো আমরা ইসলামের ইতিহাসে দেখি বড় বড় স্কলারদের অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হননি পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় আর অনেক সময় ইসলামের খেদমতে তারা এতটা বেশি ইনভলভ ছিলেন যে নিজের চাহিদা নিজের স্বার্থ নিজের বংশবৃদ্ধি এসব কিছুর দিকে তারা তাকানোর ফুরসত পাননি কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যে বিবাহর আগ্রহ সবারই থাকে নারী পুরুষ সকলেরই এখন বিবাহটা কি ওয়াজিব সুন্না না মুস্তাহাব এটাকে যদি আমরা প্রাথমিকভাবে বলি যে কোরআন এবং সুন্নার ইনস্ট্রাকশন অনুযায়ী সেখানে বিবাহটাকে ফরজ হিসাবে সাব্যস্ত করা হয়নি যেভাবে সালাদকে সৌমকে ফরজ হিসাবে সাব্যস্ত করা হয়েছে তবে যেহেতু মানুষের চাহিদা আছে তার অনুমতি দেওয়া হয়েছে অনুমতি দেওয়ার পরে রাসুল সাল্লামের এই কথা থেকে প্রমাণিত হয় যে না তিনি তার গিবও দিয়েছেন শুধু অনুমতি নয় তিনি রেকমেন্ড করেছেন তিনি ইন্সপায়ার করেছেন অনুপ্রাণিত করেছেন অতএব বিবাহটা ইসলামের রেকমেন্ডেড একটা কাজ যে যার অনুপ্রেরণা ইসলাম মানুষকে দিয়েছে যে মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় বিবাহ বন্ধনে আগ্রহী হবে এবং আবদ্ধ হবে এটি হচ্ছে ইসলামের প্রাথমিক নিয়ম তার মানে আমরা বলতে পারি এটা একটা সন্না রেকমেন্ডেড কাজ এটা অবলিগেটরি অথবা অত্যন্ত জরুরি পর্যায়ের কাজ প্রাথমিকভাবে নয় <clears throat> আমরা দেখি যে রাসুল সাল্লাহ সাল্লাম সাদ বিন আবি ওকাসকে চিরকুমার থাকতে নিষেধ করেছেন তাবাত্তুল তাবাত্তুল এর চাহাদিসে অর্থাৎ সে যেন অবিবাহিত না থাকে এরকম নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশটা শুনে তখন অন্য সাহাবি যেমন সাদ বিন আবে ওকাস নিজেই বলেছেন ওসমান ইবনে মাদউনকে তিনি চিরকুমার থাকতে নিষেধ করেছেন আর সাহেদ বিন ওকাস তখন বললেন যে আমরা চাচ্ছিলাম যে আমরা মানে এমন একটা জীবন যাপন করি যাতে আমাদের বিবাহ করতে না হয় যদি দেখতাম যে রসুল সাল্লাহ সাল্লাম কাউকে কুমার ব্রত পালনের অনুমতি দিয়েছেন তাহলে আমরা হয়তো সেরকম ব্যবস্থা করতাম তাতে বোঝা গেল যে রাসুল সাল্লাহ সাল্লাম এটা পছন্দ করেননি যে মানুষ অবিবাহিত অবস্থায় থাকবে আর বোখারি মুসলিমের আরেকটা হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম তরুণ তরুণীদেরকে যদিও হাদিসের প্রকাশ্য ভাষ্য মনে হয় যেন তরুণ আসলে তরুণ নয় তরুণ তরুণী সবাইকেই এই নির্দেশটা মানে অনুমতি হিসেবে দিয়েছেন আর যেহেতু ইসলামিক ভাবধারা অনুযায়ী ছেলেরা বিবাহ করতে আগ্রহী হবে প্রস্তাব তারা দেবে এবং তারা বিবাহের উদ্যোগটা নেবে এই জন্যে এভাবে সম্ভাষণটা দেওয়া হয়েছে যদিও এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ইয়ামা সারা শাবাব من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء হে যুবকেরা হে তরুণেরা তোমাদের যাদের বিবাহের সামর্থ্য আছে তারা যেন দ্রুত বিবাহ করে কারণ বিবাহ এটা দৃষ্টি সংযি- দৃষ্টি দৃষ্টিকে অধিকতর সংযত রাখে এবং লজ্জাস্থানকে অধিকতর হেফাজত করে আর যে ব্যক্তি বিবাহে সামর্থ্য রাখবে না সে যেন রোজা রাখে কারণ এই রোজা রাখার মধ্য দিয়ে তার কামনা বাসনা প্রশমিত হয় রোজাটা তার কামনা বাসনাকে প্রশমনকারী তো <clears throat> এই এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে রসুল সাল্লা সাল্লাম নারী পুরুষ আসলে উভয়ের জন্যই যদিও অ্যাড্রেসটা ছেলেদেরকে করা হয়েছে তরুণদেরকে যেহেতু তারা উদ্যোগ নেবে কিন্তু এটা থেকে কমন স্পিরিটটা আমরা পাই যে নারী পুরুষ সবারই আজাওয়াজ আল মুবাক্কের দ্রুত বিবাহটাকে এখানে উৎসাহিত করা হয়েছে যখন সামর্থ্য আসবে এই শর্তে সামর্থ্য যদি না থাকে তখন তাদের জন্য উপশমটা কি হবে সেরকম একটা রাস্তা তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা সম পালন করবে সম মানসিকভাবে ধর্মীয়ভাবে এবং ফিজিক্যালি তাকে তার কামনা বাসমাকে কন্ট্রোল করার মতো একটা ব্যবস্থাপনা দেয় সৌম দেশে ব্যবস্থাপনা ম্যানেজমেন্টটা আছে সৌম ইটসেলফ একটা তাকোয়ার কোর্স আমাদেরকে দেয় শেখায় আমরা যেন মিথ্যা কথা না বলি মিথ্যা কাজ না করি নানা সমস্ত পাপকে বর্জন করি সৌমের উপর আলোচনা আপনারা সেগুলো জেনেছেন ফলে সৌম মানুষের চরিত্রকে একটা অন্য মাত্রা প্রদান করে মানুষের মানুষকে চারিত্রিকভাবে তাকে একটা অনন্য উচ্চতায় তাকে নিয়ে যায় সৌমের মধ্যে সে বিষয়টা আছে এই জন্যে দেখেন সৌমের এই কোর্সটা এটা প্রতি শুধু বছর রমজান মাসে দেওয়া হয়নি প্রতি সপ্তাহে সৌমের কোর্স আছে আছে না বৃহস্পতিবার এবং সোমবার প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো তারিখে কেন এই সমাজের লোকগুলো যারা ইসলাম ক্লেম করছে যে আমরা মুসলিম যারা ইমানদার হিসাবে নিজেদের পরিচিতি দিচ্ছে তারা যেন এই সৌমের মাধ্যমে এটাকে প্র্যাকটিস করার মাধ্যমে সে উচ্চতায় তারা অবস্থান করে সেই আখলাকের দিক থেকে কিংবা মানুষের সাথে আচরণের দিক থেকে ইবাদতের দিক থেকে আল্লাহ ভীতির দিক থেকে তাকোয়ার দিক থেকে ইমানের লেভেলে এবং সমাজের আর সবাইকে নিয়ে একটা সুন্দর সহবস্থানের দিক থেকে তারা যেন একটা সুন্দর উচ্চতা অবস্থান করে এই জন্যই সম আমাদেরকে এভাবে দেওয়া হয়েছে সালাতও আমাদেরকে দেওয়া হয়েছে একই কারণে ইন্না সালাত মুনকার কারণ সালাত অন্যায় অশ্লীলতা থেকে জাতিকে জাতির লোকদেরকে নরকে নারীকে রক্ষা করে এই বিষয়গুলো যদি সিম্পলি আমরা বোঝার চেষ্টা করতাম আমাদের দেশের লোকেরা বোঝার চেষ্টা করত তাহলে কিন্তু আজকে সমাজের এই অবস্থা হতো না আরও অনেকগুলো হাদিস আছে আমি সে আলোচনা না গিয়ে এরপরে যাচ্ছি বিবাহের প্রস্তাব বিবাহের প্রস্তাব স্বাভাবিকভাবে ইতিমধ্যে আলোচনা এসেছে যে আমরা ইসলামিক নিয়ম অনুযায়ী দেখি বিবাহের প্রস্তাবটা সাধারণত বা আমাদের সমাজে ইসলামী সমাজে পুরুষের পক্ষ থেকেই করা হয় এবং এটাকে বলা হয় খেতবাহ আরবিতে বলা হয় খেতবা খোতবা না কিন্তু খোতবা হচ্ছে যেটা ভাষণ স্পিচ সারমন যেটাকে আমরা বলি তুল জুমার জুমার সারমন জুমার খোতবা দেওয়া আর এটা হচ্ছে খেতবাহ যদিও খাতা বা ইয়াখতবু আরবি শব্দ একই ব্যবহার করা হয় তো যিনি পুরুষ যিনি প্রস্তাব দেন তাকে বলা হয় খাতেব আর যে মেয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় তাকে বলা হয় মাহতুবা খাতেব মাহতুবা এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যে আমাদের পুরুষরা প্রস্তাবটা দিয়ে থাকে সামাজিকভাবে এটা অবশ্য এত প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা ইসলামের ইতিহাসে দেখি কখনো কখনো পাতৃপক্ষ থেকে প্রস্তাব দেওয়ার প্রচলন আছে পাত্রী নিজে অথবা পাত্রীর ওয়ালি দুটোই কিন্তু ইসলামী সারিয়াতে আমরা এর হাদিসের মাধ্যমে প্রমাণ পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে এক মহিলা নিজেকেই প্রস্তাব করলেন রাসুল সাল্লাহ সাল্লাম অবশ্য সে প্রস্তাব গ্রহণ করেননি তখন সাহাবিদের মধ্যে থেকে একজন বললেন যে ইয়াসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার যদি এই বিবাহে কোনো প্রয়োজন না থাকে তাহলে আমি এই প্রস্তাব গ্রহণ করতে রাজি আছি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তোমার মহারানার কি অবস্থা যাও দেখো কিছু পাও কিনা বলছে না কিছু তো নাই <laughs> বাড়িতে তার মহারানার দেওয়ার মতো কিছু নাই তারপরে এভাবে বললেন যে <clears throat> শেষ পর্যন্ত তিনি বললেন যে তার একটা চাদর আছে এই চাদরের অর্ধেক তিনি মহারানা দেবেন তো চাদরটা ছিল ছোট রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে না এর অর্ধেক যদি তুমি তোমার স্ত্রীকে দাও তাহলে তো তার গায়ে এটা হবে না আর বাকি অর্ধেক তুমি পড়লে তোমার গায়ে হবে না অতএব এটা হবে না বসো তো তিনি অনেকক্ষণ বসলেন বসে দেখলেন কোনো সলিউশন না শেষে উঠে যাচ্ছিলেন অনেকক্ষণ বসার পরে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আবার ডাকলেন কাউকে দিয়ে বললেন যে বসো তখন বললেন যে আচ্ছা তুমি কি কোরআন মুখস্থ পারো বলে যে হ্যাঁ পারি কি কি সুর আছে এই সুর আমার মুখস্থ আছে তখন বললেন যে হ্যাঁ তাহলে তোমাকে তোমাদের দুজনের মধ্যে আমি বিবাহ পড়িয়ে দিচ্ছি আর শর্ত হচ্ছে তোমার মহারানা হচ্ছে তুমি তাকে কোরআন শেখাবে দেখেন কোরআন শেখাটা কিন্তু খুব ভ্যালুয়েবল জিনিস আমাদের সমাজে যেহেতু কোরআনের ভ্যালু নাই কোরআন যিনি পড়ান তাকে সবচেয়ে ছোট্ট রেমুনারেশন দেওয়া হয় এবং সবচেয়ে লেস কম্পিটেন্ট সবচেয়ে অযোগ্য লোকটাকে কোরআন পড়ানোর জন্য নির্ধারণ করা হয় মসজিদের মুয়াজ্জেন যিনি আছে আমি দেখেছি উত্তরায় মসজিদের মুয়াজ্জেনদেরকে দিয়ে কোরআন পড়ানো হয় বাসায় দেয় পাঁচশো টাকা এক হাজার টাকা ইত্যাদি তো এতে করে কোরআনের ভ্যালুটা আমাদের সমাজে কমেছে কিন্তু কোরআনের ভ্যালু যে অনেক এটা এই হাদিসদের থেকেও বোঝা গেল আর কোরআন শেখানো এটার একটা মার্কেট ভ্যালু যেমন আছে আল্লাহর কাছেও ভ্যালু আছে এই জন্য শরীয়ত এটাকে এস্টিমেট করেছে এবং মহারানা নির্ধারণ করেছে অর্থাৎ মহারানা হতে পারে তবে যারা মহারানা আরও বেশি করছেন সেটা কিন্তু নিষিদ্ধ নয় আমরা সেই পর্যায়ে আমি জানি না আজকে আলোচনা আছে কিনা আজকে হয়তো আসবে সংক্ষিপ্তভাবে আচ্ছা তাহলে আমরা জানলাম যে প্রস্তাব মূলত যদিও আমাদের সামাজিক ধারাবাহিকতায় ছেলেরা করে অথবা ছেলে পক্ষ করে কিন্তু মেয়েরাও করতে পারে অথবা মেয়ের পক্ষ থেকেও আসতে পারে কোনো কোনো প্রস্তাবের ক্ষেত্রে আমরা দেখি যে যেমন হাফসা রাদি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ সাল্লামের যে স্ত্রী অমরুল খাতাব রাদি আল্লাহ তালা আনহর মেয়ে তিনি প্রথমে ওসমানকে প্রস্তাব করেছিলেন পরে আবু বকরকে প্রস্তাব করেছিলেন মেয়ের বাবা প্রস্তাব করেছিলেন কিন্তু আমাদের সমাজে এটা অনেক সময় আমরা আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমরা এটাকে ঠিক মনে করি না ভাবি যে মেয়ের মধ্যে নিশ্চয় কোনো সমস্যা আছে এই জন্য মেয়ের বাবার প্রস্তাব করছেন আসলে মোটেই ব্যাপারটা তা না এই সমস্ত জিনিসগুলো আমাদের একদম ক্লিয়ার কাট হয়ে যাওয়া উচিত যে ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক যে কেউ প্রস্তাব করতে পারে এবং এর মধ্যে আসলে কোনো সমস্যা নেই হ্যাঁ অন্যখানে আপনারা দেখতে পারেন অন্য কোথাও আপনাদের বেমিল কোথাও আছে কিনা তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হলাম যে বিবাহের প্রস্তাব যে কেউ করতে পারে এরপরের বিষয় হচ্ছে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত কি কি বৈশিষ্ট্য থাকা উচিত রাসুল সাল্লাহ সাল্লাম দুটো হাদিসের মাধ্যমে সেটা আমাদের সামনে ক্লিয়ার করেছেন প্রথম হচ্ছে ছেলেদের কি কি থাকা উচিত ছেলেদের ব্যাপারে দুটো জিনিস রাসুল সাল্লাহ সাল্লাম রেকমেন্ড করেছেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে দিন অর্থাৎ দিনদার হওয়া আর দুই নম্বর হচ্ছে আখলাখ তার আচরণ ভালো হওয়া চরিত্র ভালো হওয়া আসলে দিনদারি আর আখলাখ থাকলে সে পৃথিবীর সেরা মানুষ কোনো সন্দেহ নাই যদি সত্যিকার দেনদারি থাকে কারোর মধ্যে আর আখলাক থাকে তাহলে সে পৃথিবীর সেরা মানুষ তো এরকম যদি কোনো ছেলে পাওয়া যায় তাহলে মেয়ে পক্ষ ভাবতেই পারে যে আমি পৃথিবীর সেরা মানুষের সাথে আত্মীয়তা করতে চাচ্ছি অতএব তাদের কোনো হ্যাজিটেশন করা উচিত না কিন্তু আসলে আমাদের সমাজে ছেলেদের ক্ষেত্রে এটাকে প্রধান নিক্তি ধরা হয় না ছেলেদের কয়টা ফ্ল্যাট আছে কয়টা বাড়ি আছে আর কয় লাখ টাকার চাকরি করেন এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে অনেকের কাছে এখন <clears throat> লাখ টাকার চাকরি করতে হলে তো সৌদি ব্যাংকে করতে হবে অথবা কোনো এমন কোনো অর্গানাইজেশনে যারা বাণিজ্যিকভাবে প্রচুর টাকা ইনকাম করে ফলে তাদের সার্ভিস হোল্ডারদেরকে তারা প্রচুর টাকা দেয় দিনদারদের কিন্তু ইনকাম একটু কম হয় খুব মোতাওয়াদের বিনয় জীবন তারা যাপন করেন করতে তারা অভ্যস্ত এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুব বিনয়ী জীবনযাপন করতেন না খুব সাধারণ তার বাড়িটা ছিল এরকম যে দাঁড়ালে ছাদ লেগে যেত মাথার সাথে আর ঘুম থেকে যখন উঠতেন সাথে সাথে পিঠের মধ্যে দাগ থাকতো চাটাইয়ের দাগ যেটা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা ছিল এটা ছিল রাসুল সাল্লাহ সাল্লামের অবস্থা যাই হোক এই বিষয়টা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে ছেলেদের ক্ষেত্রে ভালো ভালো দিনদার ফ্যামিলিও চায় যে অর্থনৈতিক একটা একটা গ্যারান্টি কিন্তু অর্থনৈতিক গ্যারান্টি জীবনের কি গ্যারান্টি আছে আবার অর্থনৈতিক গ্যারান্টি থাকবে কী করে তাই না আর অর্থনীতি তো পৃথিবীতে এখন ব্যক্তির ক্ষেত্রেও যেমন ওলট পালট হয় রাষ্ট্রের ক্ষেত্রেও ওলট পালট হয় অর্থনৈতিক মন্দা সারা বিশ্বে এখন চলছে কোনো কোনো দেশ দেউলিয়া হয়ে গেছে গ্রিসের কথা আপনারা শুনেছেন কিছুদিন আগে বিভিন্ন দেশ এরকম হয় ব্যাংক কথা আপনারা জানেন বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের দেশে অন্য দেশে দেউলিয়া হয় আল্লাহ তালা যাকে ইচ্ছা ধনী করেন যাকে ইচ্ছা দরিদ্র করেন অতএব বিষয়টাকে এত গুরুত্ব দেওয়া উচিত না যতটা গুরুত্ব দেওয়া উচিত দিন এবং আখলাককে ছেলেদের ব্যাপারে আর মেয়েদের ব্যাপারে দিনদারিকে রাসুল সাল্লাহ সাল্লাম রেকমেন্ড করেছেন যদিও তিনি হাদিসে উল্লেখ করেছেন যে সাধারণত মেয়েদেরকে চারটা কারণে মানুষ বিয়ে করে থাকে একটা হচ্ছে লেমা আলিহা ওলে হাসাবিহা ওলে জামা আলিহা ওলে দিনিহা তাদের সম্পত্তির জন্য এটা একদম দেখা যায় আজকাল এটা আরও বেশি মেয়ের বা মেয়ের বাবার যদি সম্পত্তি থাকে তখন অনেক তরুণরা আগ্রহী হয় তো এটা কিন্তু যাই হোক এটা হয় এটা একটা ইনফরমেশন দ্বিতীয় হচ্ছে তার বংশীয় কৈলেনের কলিনের জন্যে বংশমর্যাদা অনেক এই ফ্যামিলিতে আত্মীয়তা করলে <clears throat> তার নিজের বংশকলিন্য বাড়বে অথবা তার সুযোগ সুবিধা সামাজিক প্রতিপত্তি কিছু তৈরি হবে ইত্যাদি আর আরেকটা হচ্ছে সৌন্দর্য এটা একটা কমন অবশ্য সবাই সুন্দর চায় ছেলেরাও যেমন চায় মেয়েরাও তেমন চায় আর চতুর্থ হচ্ছে মেয়ের দিনদারির জন্যে এখানে রাসুল সাল্লাহ সাল্লাম যেটা রেকমেন্ড করেছেন ছেলেদের ক্ষেত্রে যে তারা মেয়েদের কোন জিনিসটাকে প্রিফার করবে তিনি বলছেন ফালফার বেদাতি দিন তোমরা দিনদার মেয়েকে স্ত্রী হিসাবে জিতে নাও দিনদার মেয়েকে স্ত্রী হিসাবে জিতে নাও দেখেন এখানে এক্সপ্রেশনটা খুব চমৎকার জিতে নেওয়ার বিষয় এটা ভাগ্যের বিষয় একটা তরুণ একজন ভালো স্ত্রী পাওয়াটা এটা তার ভাগ্যের বিষয় কিন্তু এটা জেতার বিষয় অথবা পরাজয় কারণ যদি ভালো স্ত্রী কোনো পুরুষ না পায় তার জীবনে তার কপালে অনেক অশান্তি আছে অনেক অশান্তি আছে অনেক ঝগড়াঝাটি আছে অনেক কিছু আছে আমাকে গতকালকে এবং গত পরশু একজন ভাই জাপান থেকে এসেছেন উনি তার দুঃখের কাহিনী বললেন আর কি বললেন যে আমার স্ত্রী খুব স্ট্রং তো আমি বললাম যে মানে বললেন যে খুব ডমিনেটিং আর কি তো যাই হোক দিনদার না পেলে এই জিনিসটা কপালে থাকবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ছেলেদের ক্ষেত্রে একই অবস্থা ছেলেরাও যদি ভালো না হয় মেয়েদের ভালো স্বামী না পায় যদি ড্রাঙ্ক হয় মদ পানকারী হয় অথবা তারা মাদকদ্রব্য সেবন করে তাহলেও খবর আছে অতএব দিনদার হওয়া ছাড়া আসলে আর কোনো বিকল্প নাই মানুষের আসল শান্তি তো দিনদারিতে আসল শান্তি হচ্ছে হার্টে আসল শান্তি হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এই বন্ধনে যদি মানুষ আবদ্ধ থাকে তাহলে মানে কুড়ে ঘরে থাকতেও আরাম আছে এই জিনিসগুলো আমাদের মাথায় ইয়ে করতে হবে কিন্তু আজকাল অনেকে সামাজিক স্টেটাস এমন হয়ে গিয়েছে যে তার পক্ষে নিচে নামাটা কঠিন সামাজিক কারণে কিন্তু সামাজিক এই ব্যারিয়ারগুলোকে আমাদেরকে ভাঙতে হবে দিনদারি দিয়ে দিনদারি দিয়ে এটা এবং এই ব্যাপারে ইন্সপিরেশন পাওয়া যেতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাদের বিবাহগুলো যদি আমরা একটু স্টাডি করি যে তারা কিভাবে ধনী মানুষ হয়তো সাহাবি ধনী কার কাছে বিয়ে দিয়েছেন মহারানা কত হয়েছিল তাদের যে সামাজিক স্টেটাস সেটা কি তারা মেনটেন করেছেন কিনা বা জরুরি ছিল কিনা এই বিষয়গুলো তবে হ্যাঁ একটা বিষয় আমি বলবো যে সে আলোচনা হয়তো আমাদের আসতে পারে সেটা কুফু বিবাহের মধ্যে কুফু এটার একটা গুরুত্ব আছে আমরা এই ব্যারিয়ারগুলোকে ভাঙতে বলেছি তার মানে এই নয় আর কোনো কুফু থাকবে না কুফু না থাকলেও সমস্যা হয় কারণ সাংস্কৃতিক পার্থক্যের কারণে অশান্তি দেখা দেয় বিবাহ বিচ্ছেদ ঘটে তারপরে অনেক মানে মানসিক দূরত্ব বিভিন্ন জায়গার লোকদের এক একজনের এক এক হ্যাবিট থাকে বিভিন্ন প্রফেশনাল লোকদের এক একজনের এক এক হ্যাবিট থাকে হ্যাঁ সেই হ্যাবিটগুলোর সাথেও ম্যাচ করাটা দরকার এটা দেখতে পারেন এই কুফুটা ম্যাচ করার জন্য আপনারা যে কেউ চেষ্টা করলে কোনো অসুবিধা নেই আচ্ছা প্রস্তাব তো দিতে চান তাই না তরুণরা অনেককে প্রস্তাব দিতে চান কিন্তু তাদের জানতে হবে যে কাউকে কাউকে প্রস্তাব দেওয়া যাবে না প্রথম হচ্ছে যে নারী ইদ্যতের মধ্যে আছেন বিশেষ করে প্রথম তালাক প্রাপ্তা অথবা দ্বিতীয় তালাক প্রাপ্তা তারা যখন ইদ্যতের মধ্যে থাকেন তখনকার বিধান কি তারা মূলত আসলে এখনো বিচ্ছিন্ন হন নাই তারা তাদের প্রথম স্বামীর স্ত্রী হিসাবেই এখনো আছেন ইদ্যতের শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের প্রথম স্বামীর অধীনস্থ ফলে আরেকজনের স্ত্রীকে বিবাহ করার আগ্রহ পোষণ করা অথবা প্রস্তাব দেওয়া কোনটাই শরীয়তে জায়জ নেই এই জন্য প্রথম বা দ্বিতীয় তালাকের পরে কোনো প্রস্তাব দেওয়া যাবে না আচ্ছা তৃতীয় তালাক যার হয়ে গিয়েছে তাহলে তো তার একদম এটাকে বলা হয় আল বেইনুনা আল কুবরা কমপ্লিটলি বিচ্ছিন্নতা এসে গিয়েছে ফলে এখানে প্রস্তাব দেওয়া যাবে কিনা এখানে এখতলাফ আছে কে কেউ বলেছেন যেহেতু সে আর প্রথম স্বামীর সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় বরং প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার আর কোনো পথ তার সামনে খোলা নাই অতএব তাকে প্রস্তাব দেওয়া যেতে পারে আর ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে না তাকে প্রস্তাব দিতে অসুবিধা আছে মানে কেউ কেউ বলেছেন যে দেওয়া যেতে পারে আর কেউ কেউ বলেছেন যে দেওয়া যাবে না তো এক্ষেত্রে তাহলে কি করব একটু সহ্য দেরি করবেন যাতে এখতেলাফটা মানে আমরা এখতেলাফের মধ্যে না পড়ি সেটাই তো ভালো ইদ্দরটা তো হচ্ছে লিমিটেড একটা টাইম তাহলে ইদ্দরটা চলে যাওয়ার পরে আমরা নিশ্চিন্ত মনে যদি কেউ প্রস্তাব দিতে চান সে কাজটা আমরা করতে পারি আচ্ছা আর <clears throat> আরেকটা বিষয় আছে এটা এটিকেটসের সাথে রিলেটেড যে আপনি কাকে প্রস্তাব দিবেন দেখা গেল যে ভালো একটা মেয়ে স্বাভাবিকভাবেই সেখানে অনেকগুলো প্রস্তাব যায় এখন একটা প্রস্তাব গিয়েছে আপনি জানেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি সেখানে বিয়ে করবেন তাহলে সেখানে যদি প্রস্তাব দেন এটা হারাম অর্থাৎ আপনার জানা মতে কোনো মুসলিম যদি কাউকে প্রস্তাব পাঠায় তখন সেই প্রস্তাবের উপর আরেকটা প্রস্তাব পাঠানো এটা নিষিদ্ধ যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে লায়াখতুবুর রাজুলু আলা খিতবত আহিহি হাত্তা ইয়ানকিহা ও ইয়াতরুক যে কোনো ব্যক্তি তার ভাইয়ের যে প্রস্তাব বিবাহের প্রস্তাব যে পাঠানো হয়েছে একটা ফ্যামিলিতে সেই প্রস্তাবের উপর দ্বিতীয় প্রস্তাব যেন কেউ না দেয় যতক্ষণ না ওই ব্যক্তি লাস্ট ডিসিশন নেয় হয়তো সে বিবাহ করলো বাস আর এখানে আর কিছু থাকলো না অথবা সে বললো যে না আমি এখানে বিবাহ করব না অথবা পাত্রীপক্ষই বললো রিজেক্ট করে দিল যে না এখানে বিবাহ হবে না এখানে বিবাহ হবে না এই ডিসিশনটা যার পক্ষ থেকে আসুক না কেন এটা যখন ক্লিয়ার হবে তখন যে কোনো ব্যক্তি আবার সেখানে খোদবা খেদবা দিতে পারে বা প্রস্তাব দিতে পারে এটা এটিকেটসের সাথে রিলেটেড একটা বিষয় আমি নিজে অনেক জায়গায় কেনাকাটা করতে গিয়েছি হয়তো জিনিসটা আমার হাতে এখনও একজন ভাই এসে বললো যে এটা কিনে ফেললো এতে কিন্তু কেন এটা নিষিদ্ধ কেন এতে কষ্ট হয় আরে জিনিসটা তো আমি কিনতে যাচ্ছি আপনি এটা হচ্ছে কেনা বেচার ক্ষেত্রে আর বিবাহের ক্ষেত্রেও এখানে একজনের আগ্রহ আছে তাদের মধ্যে দুই পক্ষ হয়তো আগাচ্ছে আরেকজন এসে মাঝখানে ইন্টারাপ্ট করাটা এটা একটা বদাখলাকি এটা অসচ্চরিত্রতা সুতরাং সেটা আমাদের বাদ দেওয়া উচিত আজকের শেষ বিষয়টা হচ্ছে পাত্রী দর্শন অর্থাৎ পারস্পরিক এখানে পাত্রী দর্শন লেখা হয়েছে কিন্তু আমার মনে হয় পাত্র পাত্রী দর্শন লিখলে আরও ভালো হতো তাই না কারণ আমরা কোনোভাবেই আমাদের বোনদেরকে খাটো করতে চাই না হ্যাঁ রাইট আমি সেটা অবশ্য বলতে চেয়েছিলাম যে এখানে হয়তো বা উইজডমটা এই যে পাত্রী দর্শন কারণ পাত্রকে তো এমনি দেখা যায় পাত্র সবসময় চলাফেরা করেন রাস্তায় বের হন পাত্রকে দেখতে পাত্রীর কোনো সমস্যা নেই কিন্তু পাত্রী যেহেতু মুসলিম পাত্রী তারা হিজাবের মধ্যে থাকেন অন্দরমহলে থাকেন তারা সংরক্ষিত থাকেন কারণ তারা অত্যন্ত সম্মানিতা আমাদের মুসলিম মেয়েরা অত্যন্ত সম্মানিতা ফলে আমরা তাদেরকে একটা প্রোটেকশনের মধ্যে রাখি যেটা আজকের আধুনিক সমাজ মনে করে আমরা তাদেরকে অবরোধ বাসিনী করে রাখি আসলে মোটেই তা না মোটেই তা না এখানে হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করলেন সুতরাং মুসলিম মেয়েরা মোটেই অবরোধ বাসিনী না সবচেয়ে বড় হিজাবওয়ালা মহিলারা আজকে যে কোনো মানে ইসলামী শরীয়তকে রক্ষা করে তারা বের হতে পারেন তাদের হাজার তারা মেটাতে পারেন তারা বাজারে যেতে পারেন তারা সফর করতে পারেন ইসলামী এটিকেটসটা মেনটেন করে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আজকে একজন সচেতন নর অথবা নারীর যতগুলো চাহিদা আছে এটা মেটাতে ইসলাম কিন্তু কোনো নিষেধ করে না কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই শুধু একটাই শর্ত সেটা হচ্ছে তার যেন ইসলামিক এটিকেটসটা ফলো করে হালাল হারামটা বেছে চলে ব্যাস তখন এভরিথিং ইজ হালাল পারমিটেড এ বিষয়টা যদি আমরা খেয়াল করি দর্শনের বিষয়টা আসলে পাত্রপাত্রী উভয়কেই দেখার বিধানটা ইসলামে আছে আর স্পেশালি হাদিসগুলোতে আমরা দেখি যে হাদিসগুলো আমাদেরকে পাত্রীকে দেখার প্রতি উদ্বুদ্ধ করছে এটার কারণ একটাই কারণ মেয়েরা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে অন্দরমহলে থাকে ফলে অনেক সময় যে জিনিসটা অনেক সমাজে দেখা যায় যে পাত্র পাত্রীকে না দেখেই তারা পরস্পরকে না জেনেই বিবাহ বন্ধন হয়ে যায় এবং সেটা টেকে না দেখার মধ্য দিয়ে অনেক কিছু স্টাডি হয়ে যায় সেটা যদি স্বল্প সময়ের জন্য হয় তবে এখানে হাদিস থেকে বোঝা যায় আমি হাদিসগুলো আর আলোচনা করছি না যেহেতু আমার সময় এখন প্রায় শেষের দিকে আপনারা অনেকগুলো হাদিস পাবেন আপনাদের নোটে যে অনেক সময় দেখা যায় যে পাত্র পাত্রী তারা পরস্পরকে দেখেনি পাত্র সম্পর্কে অনেক খবর নেওয়া যায় কিন্তু পাত্রের পক্ষে পাত্রের খবর যেহেতু সে অন্তর্মহলে থাকে অনেক কিছু জানা যায় না এর ফলে দেখা গেল যে তারা প্রথম দিন থেকে তাদের মধ্যে আর বন্ধন হলো না এটা সাধারণত অনেক সময় তালাকের দিকে চলে যায় আর শরিয়া অবশ্য বলেছে যে ছেলেরা যেহেতু মেয়েদের রেস্ট্রিকশন আছে তারা যদি ইভেন যে কোনো সুযোগে দেখে ফেলে পাত্রীকে একটা শালীন অবস্থায় তাহলে কোনো অসুবিধা নেই এখানে একটু ব্যাপার হচ্ছে যে তাহলে ছেলেদের তো স্বাভাবিক অবস্থায় যা দেখা হয় এনাফ কিন্তু মেয়েদের কতটুকু দেখবে এটা নিয়ে কিন্তু অনেক এখতলাফ আছে কিছু বাড়াবাড়ি ধরনের এখতলাফও আছে কিন্তু সঠিকটা আমরা বলি সঠিকটা হচ্ছে যে জমহুর ওলামারা বলেছেন তার হাত মুখ পা এগুলো পর্যন্ত দেখা যাবে কেউ কেউ বলেছেন শুধু হাতার মুখ তবে হাতার মুখ তো কারো কারো মতে এমনি খোলা রাখা যায় তাহলে স্পেশাল আর কি হলো তো এক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে বেশি একতলাফ আছে তবে আমরা দেখি যে যেমন পরপুরুষ যে মহিলাদের কোনো কিছু দেখতে পারবে না মাহারাম মহিলাদের অনেক কিছুই তার শালীন অবস্থায় দেখা যায় যেমন সে মহিলাদের হাত দেখতে পারবে মাথাটাও খোলা অবস্থা দেখলে কোনো অসুবিধা নেই ইত্যাদি পায়ের পাতাও যদি মাহারাম পুরুষের সামনে খোলা থাকে তাতেও সমস্যা নেই এরকম এক্সট্রা কিছু এক্সট্রা কিছু মাহারাম পুরুষদের জন্য সুবিধা আছে আর স্বামী তিনি এবং তার স্ত্রী দুজনেই তো ফ্রি সেটা নিকাহের আগ পর্যন্ত সেরকম ফ্রি হওয়ার সুযোগ কারোই নেই তাহলে বাকি থাকলো মাহারাম পুরুষের সাথে যে খোলামেলা একটা পরিবেশ আর একটা হচ্ছে পরপুরুষের সাথে এখন যেই স্বামী প্রস্তাব দিচ্ছেন তিনি পরপুরুষ কিন্তু পরপুরুষ হিসাবে যদি ওই রেস্ট্রিকশনটা থাকে তাহলে তার দেখা না দেখা সমান কথা তাহলে বোঝা গেল যে স্বামী যখন তিনি প্রস্তাব করার ইচ্ছা পোষণ করেন অথবা অলরেডি প্রস্তাব করে ফেলেছেন বিবাহের আগে প্রস্তাবকে প্রস্তাবের আগে কিংবা পরে তিনি সেই সুনির্দিষ্ট পাত্রীর কিছু অংশ সর্বোচ্চ মাহারাম যতটুকু দেখতে পারে ততটুকু কিন্তু তার বেশি না মাহারাম যতটুকু দেখতে পারে একজন নারীর ততটুকু সর্বোচ্চ দেখতে পারেন তার থেকে কম দেখলে কোনো অসুবিধা নেই এমনও হতে পারে হয়তো নারীদের কোনো একটা জিনিস হয়তো তার চেহারা দেখলেন আপনার পছন্দ হলো অসুবিধা নেই আপনি এর মধ্যে প্রসিড করতে পারেন এমন জরুরি না যে একজন মাহারাম যতটুকু দেখবেন আপনি পুরোটা দেখে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন এটা জরুরি না আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু এখানে হিজাবের বিষয়টা আছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুসলিম নারীদের বিবাহটা একটা সেন্সিটিভ বিষয় একটা মেয়েকে বারবার দেখতে এসে যদি সে রিজেক্টেড হয় তখন পুরুষদের প্রতিও সেই মেয়ের একটা বিদ্বেষমূলক মনোভাব চলে আসতে পারে এবং সে কিছুটা অপমানিত বোধ করতে পারে আর সেই পরিবারেরও কিছু সমস্যা হয় কারণ আমাদের সমাজ তো ইগনোরেন্ট সমাজ বলবো যে এই মেয়েটাকে এতবার দেখতে আসলো বিয়ে হলো না মানে এটা কিন্তু একটু খোটা দেওয়া কথা এই ধরনের কথাগুলো সুন্দর না তো এই জন্যে মেয়েদেরকে খুব ফ্র্যাঙ্কলি যদি ছেলের আত্মীয় মেয়েরা দেখেন এবং দেখে তারা প্রাথমিকভাবে পছন্দ করেন তাহলে তারপরে প্রসিড হওয়াটা ভালো তারপরে ছেলে যদি তাকে দেখতে যায় যদিও এটা হাদিসে নেই হাদিসে এটাকে জরুরত বলা হয়নি বলা হচ্ছে সরাসরি লুকিয়ে দেখার কথাও বলা হয়েছে লুকিয়ে মানে দূর থেকে আর কি লুকিয়ে মানে আবার ঘরের ফাঁক দিয়ে দেখানো হয় ওটা দেখলে কিন্তু চোখ ঘুটে দেওয়া যাবে যদি কেউ লুকিয়ে আপনাদের ঘরে কিছু দেখতে আসে তখন চোখ ঘুটে দেওয়া যাবে চোখ যদি তার যায় গেল কারণ এটা নিষেধ এটা হচ্ছে প্রাইভেসি নষ্ট করা ইসলামের প্রাইভেসি নষ্ট করাটা হারাম যদি যেমন স্কুলে যাওয়ার পথে কলেজে যাওয়ার পথে কেউ দেখে ফেললেন তাতে কোনো সমস্যা নেই তো যাই হোক মোটামুটি এর মধ্য দিয়ে আমাদের আলোচনা শেষ কিন্তু তার আগে আর দুটো কথা বলে আমি শেষ করছি এক হচ্ছে সাজগোজ করা যাবে কিনা হ্যাঁ সাজগোজ প্রয়োজনীয় সাজগোজ করা যাবে মানে খুব বেশি রকমের না এমন না যে একদম চেহারা পাল্টায় ফেললো বিউটি পার্লারে গিয়ে এটা করা যাবে না আর ছেলেরাও তারাও সাজগোজ করতে পারে একটু স্মার্ট হয়ে গেলেন ছেলেদের সাজগোজ তো আসলে বেশি কিছু না বিউটি পার্লারে যেতে হয় না জি ও ছেলেরাও আজকে বিউটি পার্লারে যায় এনিওয়ে সাজগোজ কিছু করা যাবে সীমানার মধ্য থেকে তাতে কোনো সমস্যা নেই কারণ হাদিসগুলো এমনভাবে বলা হয়েছে যে পরস্পর মানে ছেলেরা যেন মেয়েদেরকে দেখে যাতে করে সে আকৃষ্ট হতে পারে তো সেম জিনিসটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আরেকটা জিনিস ছেলেরা যখন পছন্দ করলো তখন কি বিয়ে হয়ে যাবে না এখানে মেয়ের অভিভাবকের মত লাগবে এবং মেয়েরও মত লাগবে তার মানে হচ্ছে আপনিও যখন দেখে মেয়েকে রিজেক্ট করতে পারেন মেয়েও কিন্তু আপনাকে রিজেক্ট করতে পারে সে সক্ষমতা তার আছে ইসলাম এদিক থেকে কিন্তু মহান আমরা যখন আলোচনাটা করি অনেক সময় শুধু পুরুষের প্রসঙ্গগুলি নিয়ে আসি তখন মেয়েদের অনেক কিছু অনুচ্চারিত থেকে যায় তো আমরা এখন চেষ্টা করি মেয়েদের বিষয়গুলো নিয়ে আসতে তবে খেয়াল রাখতে হবে পুরুষ এবং মেয়েরা একে অপরের পরিপূরক কে কারো শত্রু নয় অতএব শত্রুতামূলক যে কোনো চিন্তা ভাবনা যে কোনো পরিস্থিতি থেকে আমাদের বেঁচে থাকতে হবে পরিহার করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আলোচনার এ পর্ব এখানেই শেষ ও প্রশ্নোত্তর আছে হ্যাঁ সাল্লাহ সাল্লাম আলা মোহাম্মদ ও আলা আলহি আজমাইন এবারে প্রশ্ন পর্ব <clears throat> অনেক সময় দেখা যায় বাবা মা সন্তানকে বিয়ে করতে দিচ্ছেন না ছেলের স্টাবলিশড হতে হবে বলে তারা দেরি করেন কিন্তু ছেলে যখন অবৈধ সম্পর্ক তৈরি করে তখন কিছু বলেন না বরং এটা নর্মাল এভাবে তারা এটাকে দেখে থাকেন আপনার মতামত জানতে চাচ্ছি এটা তো আসলে সবাই বুঝেন তাই না ক্লিয়ার না এ প্রশ্ন উত্তর আপনারা আমার থেকে ভালো দিতে পারবেন আপনাদের মধ্যে অনেকে কথাশিল্পী আছেন চেহারা দেখে বোঝা যাচ্ছে বিশেষ করে বিবাহের বিষয়কে সামনে রেখে সবাই সাহিত্যিক হয়ে যায় তাই না আমার আলোচনা থেকে এবং রাসুল সাল্লাহ সাল্লাম ওই হাদিস থেকে ক্লিয়ার হয়েছে তিনি যখন বলেছেন ইয়া মা আশারা শাবাব মানিস্তাতা আমেন কুমুল বা এতের ফালিয়াতে জাউজ হে যুব সম্প্রদায় যখন যদি তোমাদের কেউ বিবাহ করতে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে এই হাদিস দিয়ে আসলে দ্রুত বিবাহের দিকে আসলে মানুষ অনুপ্রাণিত করা হয়েছে তার মানে হচ্ছে সামর্থ্য এসে গেলে আর দেরি করা উচিত না আপনি বাড়ি করবেন একটা গাড়ি করবেন তারপর একটা প্লট কিনবেন আরও কিছু ব্যাংক ব্যালেন্স করবেন তারপরে বিয়ে হ্যাঁ এইটা ছেলের যেমন ভাবা উচিত না ঠিক তেমনি কনে নিজের অথবা কনের বাবা মায়েরও এটা ভাবা উচিত না কারণ এটা করতে গেলে দেখা যাচ্ছে যে তাদের বিয়ের বয়সটা পার হয়ে যায় মানুষ তো এখন খুব অল্প মানে একটা লিমিটেড সময় বাঁচে ষাট সত্তর বছর কিন্তু এর মধ্যে যদি ত্রিশ বছরই চলে যায় বিয়ে ছাড়া তাহলে কেমনে হবে তাই না এই জন্য বিবাহ যেই একটা নিয়ামত এই নিয়ামত থেকে আমাদের সন্তানদেরকে বঞ্চিত করা ঠিক না আমাকে অলরেডি আসলে বেশ কিছু তরুণ ছেলে আমার উত্তরাতেও একই অভিযোগ করেছে বলে যে দেখেন আমি এমবিও করে করে ফেলেছি এখন চাকরি খুঁজছি কিছু একটা করছি এখন কিন্তু আমার বাবা মা বলছেন যে না খুব ভালো চাকরি আগে পর্যন্ত তোর বিয়ে হবে না তো সে আমাকে তার অনেক সমস্যার কথা বলল যেগুলো আপনাদেরকে আমি বলতে পারছি না তো আমি মানে এই প্রশ্নের সাথেই মানে মিল রেখে আমি বলবো যে আসলে বাবা মায়েদের এই জিনিসগুলো ভাবা উচিত একটা সন্তান অবৈধ পথে অগ্রসর হচ্ছে তার চারিত্রিক সততা হারাচ্ছে এবং সে অন্যায় পথে অগ্রসর হচ্ছে এটা কি আমাদের কাছে কাম্য হতে পারে সুহান আল্লাহ মুসলমানদের কাছে আখলাক এবং দিনদারি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সবচেয়ে মূল্যবান হাজার হাজার কোটি টাকার চাইতেও মূল্যবান আমাদের ইমান আমল মূল্যবান অতএব বাবা মায়েরা আপনারা যারা আছেন তারা তাদের সন্তানদেরকে সঠিক সময় বিবাহ দেন অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায় এই যে অবৈধ সম্পর্কগুলো হচ্ছে অনেক সময় বাবা মায়েদের কারণে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও আমরা আশা করছি তারা এ ব্যাপারে যথেষ্ট সতর্ক হবেন কোনো ছেলে যদি দিনের কাজ করে জীবিকা নির্বাহ করতে চায় অন্য কারো ভালো আয়ের উৎস থাকা সত্ত্বেও দিনের কাজ করে আয় যতই হোক তাতেই সন্তুষ্ট থাকতে চায় সেক্ষেত্রে স্ত্রীর কর্তব্য কী হওয়া উচিত স্ত্রীর কর্তব্য হওয়া উচিত তাকে হেল্প করা এবং তিনি যদি অবৈধ পথে অগ্রসর হতে চান স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে নিষেধ করা যে না আমার টাকা পয়সার দরকার নেই দিনের মধ্যে থাকো কারণ স্ত্রীকে আমরা আশা করি তিনিও দিনদারির মধ্যে থাকবেন তবে হ্যাঁ আপনি যদি বিবাহের পাত্রী নির্বাচন করতেই ভুল করে থাকেন এবং এমন একজন পাত্রী নির্বাচন করেন যিনি পয়সা করি ছাড়া কিছুই বুঝে না এবং গাড়ি ছাড়া কিছুই বুঝে না পাশের বাড়িতে গিয়ে দেখে যে তার শোকেজে কী কী নতুন শোপিস আছে এখন নিজেও সেই শোপিসগুলো কিনতে চায় স্বামীকে সারাক্ষণ বলে আমার ওই শোপিস কেউ নাই কেন ইত্যাদি বলে অথবা ঈদের সময় একটা ভালো শাড়ি পাশের উনি বিশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনেছেন আমার তো সেটা হলো না এই অনুযোগ যদি স্বামীকে অষ্টপ্রহর শুনতে হয় তাহলে তো তিনি নিজেই আর স্ত্রী বলতে হবে না ওই বৈধ চাকরিটা ছাড়া অবৈধ চাকরিতে যোগ দেবেন তাহলে আমাদের সবাইকে রক্ষা করুন আমরা আশা করছি যে আমাদের মেয়েরা যদি দিনদার হয় তাহলে স্বামীদের জন্য অনেক সুবিধা হয় স্বামীরা যারা বাইরে কাজ করেন তাদের অনেক সময় বিভিন্ন অবৈধ জিনিস ছানি দেয় তাদেরকে কিন্তু স্ত্রী যদি স্ট্রং থাকেন অনেক স্বামীকে তারা রক্ষা করতে পারেন আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর হাতে এই ব্যাপারে তাকদির সম্পর্কে বলবেন কালা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়া বাহরায়রা জাফাল কালাম বিমা আন্তালাকিন ফখতস আলা দালিকা আউদার আচ্ছা আসলে জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর হাতে আর সব কিছু কি মানুষের হাতে সব কিছু আল্লাহর হাতে সব কিছুই আল্লাহর হাতে আল্লাহর তাকদির থেকে কোনো কিছুই বাইরে নাই আপনাদের জানা আছে কোনো কিছু আল্লাহ তাকদিরের বাইরে আছে বরং যা কিছু হবে যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে সবই তাকদিরের মধ্যে লেখা আছে সবই তাকদিরের মধ্যে লেখা আছে অতএব জন্ম মৃত্যু বিবাহ এগুলোও আল্লাহর হাতে এগুলোও তাকদিরের মধ্যে আছে এর বাইরে সব কিছু তাকদির আল্লাহর হাতে আছে আচ্ছা এখানে আবহাওয়ার যে হাদিসটা এই হাদিসের সাথে আরেকটা হাদিসের কিছুটা তারুদ আছে অর্থাৎ কন্ট্রাডিকশন আছে এখানে যেমন ফখতাস বলে বলেছে যে মানে হাদিসের অর্থ হচ্ছে হে আবু হুরায়রা কলম শুকিয়ে গেছে তাকদির যা লেখা হয়েছে এরপর আর কোনো কালি এখন আর নাই কলম শুকিয়ে গেছে ওই ব্যাপারে যেটা তোমার হওয়ার সেটা হবে এখানে আবু হুরায়রা তাআলা হাদিসে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বলছিলেন আর কি যে আমি তো যুবক মানুষ তো আমি কিভাবে কি করতে পারি তো আসলে আবু হরার তো তিনি দরিদ্র ছিলেন আপনারা জানেন তিনি সুফার একজন ছিলেন সেক্ষেত্রে তাকে সবরের নির্দেশ দেওয়া হয়েছে তো এখানে তাকদিরের দিকে ইন্ডিকেট করা যদিও হয়েছে কিন্তু আমাদের অন্যান্য হাদিসগুলোকেও সামনে রাখতে হবে যে একজন লোক তাকদিরের ফয়সালাকে সে মেনে নেবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে চেষ্টাও করবে চেষ্টা করাটা তাকদিরের বিপরীত নয় কিন্তু যারা এখানে একটু ডিবেট করতে চান তারা হয়তো হাদিসগুলোকে সামনে নিয়ে এসে তাকদির দিয়ে চেষ্টার বিপরীতে একটা অবস্থান তৈরি করতে চান ইসলামের সেই সুযোগটা আসলে নাই আমাদেরকে একটা ব্যালেন্সড অবস্থান গ্রহণ করতে হবে যেন তাকদিরও তাকদিরের প্রতি আমাদের ইমান হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে আবার প্রচেষ্টার ক্ষেত্রেও আমরা ভিন্নমুখী না হই মানে একদম অলস হয়ে বসে না থাকি যারা প্রেম করে বিয়ে করে অর্থাৎ বিবাহপূর্ব সম্পর্কে আবদ্ধ থাকে তারপর বিয়ে করে তাদের এই বিয়ে কি বৈধ বিয়ে হিসেবে গণ্য হবে কোনো মেয়েকে বিয়ে করার নিয়ত রেখে তার সাথে প্রেম করার ব্যাপারে শরীয়তের হুকুম কি আল্লাহ একবার প্রথম কথা হচ্ছে প্রেম করা খুব ভালো জিনিস কিন্তু খারাপ না কি খারাপ এটা খারাপ না কিন্তু করতে হবে বিয়ের পরে ইসলামের ইনস্ট্রাকশন হচ্ছে প্রেমটা করতে হবে বিয়ের পরে প্রেম কথাটাকে আমরা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখাটাই এটা শরীয়তের দৃষ্টিভঙ্গি প্রেমটাকে আমরা দিনই ওয়ার্ড হিসেবে ব্যবহার করি না কারণ প্রেমের আরবি শব্দ হচ্ছে এশক এশক যেন আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে অবশ্য আমাদের সাহিত্যে আমাদের অনেক লোকের কথাবার্তা দেখা যায় রাসুল প্রেম আল্লাহ প্রেম প্রেম কথাটা আসলে আল্লাহ রাসুলের সাথে ইউজ না করাই ভালো মাহাব্বাত ভালোবাসা সেখানে থাকবে আর প্রেম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ইসলামিক প্রেমটা হলো স্বামী স্ত্রীর মধ্যে এখানে যেটা বলেছেন যে যাকে বিয়ে করতে চান তার সাথে আগেই প্রেমের সম্পর্ক পাতানো যায় কি না না এটার কোনো বিধান শরীয়তে নাই এটা অবৈধ প্রণয় হিসেবে গণ্য হবে যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবে না আপনি পুরুষ হন অথবা নারী হন না কেন প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় দেখা সাক্ষাৎ সেটা জায়জ আছে তবে দেখা সাক্ষাতের ক্ষেত্রে আরেকটা কথা মনে হয় আমাদের বলা উচিত সেটা হচ্ছে মাহারাম থাকতে হবে মানে যিনি প্রস্তাব করছেন তিনি যে নারীকে বিবাহ করতে চান সে নারীর সাথে তিনি নির্জনে একসাথে হতে পারবেন না নির্জনে বেড়াতে যেতে পারবেন না নির্জনে গিয়ে পার্কে বসতে পারবেন না এবং ইভেন মেয়ের ঘরেও যদি আপনি দেখতে যান সেখানে বাবা মা বললো ঠিক আছে তারা একটু আলাপ করুক না এই আলাপ করার সুযোগ নেই সেখানে অবশ্যই কোনো মাহারাম অথবা তৃতীয় ব্যক্তি থাকতে হবে কারণ হাদিসের বক্তব্য হচ্ছে যখনই কোনো পুরুষ অথবা নারী একসাথে বসে তখন তৃতীয় ব্যক্তি হিসাবে থাকে কে শয়তান তো শয়তানকে তো আমরা খালি জায়গাই করে দিচ্ছি আর জায়গা দেওয়া যাবে না <laughs> আর জায়গা আচ্ছা যারা আগে প্রেম করে ফেলেছেন অলরেডি কি করবেন এখন মানে প্রস্তাব হচ্ছে এখন কি বিয়ে করতে পারবেন কি না প্রথম কথা হচ্ছে আপনি তবা করেন এই যে অবৈধ প্রণয়টা আপনি কন্টিনিউ করছেন এটা তবা করে বন্ধ করতে হবে ইসলামিক এটিকেটটাকে আপনাকে মানতে হবে যে এতদিন একজন ছেলের সাথে অথবা একজন মেয়ের সাথে আর একজন ছেলে সম্পর্ক রেখে এসছেন যেটা ইসলাম পারমিট করছে না এখানে আপনাকে তবা করতে হবে তবা মানে কি প্রথমেই আপনার জানার পরে আপনাকে আফসুস করতে হবে একটু একটু অনুতপ্ত হতে হবে আরে আমি তো এটা পাপ করেছি দ্বিতীয় হচ্ছে সাথে সাথে অ্যাবস্টেইন করা বিরত থাকা তৃতীয় হচ্ছে এটাকে আপনি কন্টিনিউ করবেন না সে প্রমিস করা আল্লাহর কাছে তবে বিয়ের সুযোগ আছে এই তবাটা যদি আপনিও করেন আপনার সেই সাথীও করে ব্যাস দুজনে পিওর হয়ে গেলেন তহবা মানুষকে পিওর করে ফেলে ফলে এরপরে আপনারা বন্ধন আবদ্ধ হতে পারবেন খুব দ্রুত আপনাদের কর্তব্যভাবে প্রস্তাব পাঠানো এবং দ্রুত আপনার একদিন দুদিনের মধ্যেও যদি বিয়ে করে ফেলেন শরীয়তের নিয়ম প্রণালী অনুসরণ করে তাতে কোনো অসুবিধা নাই তবে মনে রাখবেন অবৈধ প্রণয়ে এর জন্য তবা শর্ত হুম পাত্রী দর্শন অনেক সময় মাহারামের উপস্থিতিতে হলে সেখানেও পাত্রপাত্রীকে একান্ত কথা বলার জন্য একটা সুযোগ দেওয়ার কালচার আছে সেটা কিভাবে কতটুকু জানার ব্যবস্থা এটা তো আমি বললাম একটু আগে বলে ফেললাম যে না খালুয়া এটাকে বলা হয় আরবিতে খালুয়া আর খালুয়া সাহিহা মানে হচ্ছে একান্ত নির্জনে বসার কোনো সুযোগ তাদেরকে অল্প টাইমের জন্য কয়েক সেকেন্ডের জন্য দেওয়া যাবে না ওটা নিষিদ্ধ নিষিদ্ধ যেটার পুরোটা নিষিদ্ধ সেটা স্বল্পটাও নিষিদ্ধ মদ এক গ্লাস পাওয়াটা খাওয়াটা বা পান করাটা নিষিদ্ধ এক ফোঁটাও নিষিদ্ধ ঠিক তেমনি খালুয়া হয়তো বলবেন যে এই দুই পাঁচ সেকেন্ডের মধ্যে আর কী হবে ব্যাপারটা সেটা নয় এটা হচ্ছে একটা মূলনীতির বিষয় যেটা হারাম হারাম সুতরাং আমরা এই সুযোগটাই ওপেন করতে চাই না এবং এই সুযোগটা ওপেন না করার মধ্যেই কিন্তু সবার কল্যাণ এটা মনে রাখতে হবে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে কল্যাণ সকল নবী রাসুল কি বিবাহ করেছিলেন ইসা সাল্লাম কি বিবাহ করেছিলেন এখানে কোরআনের আয়াতটা তো আমরা বললাম সকল নবী বিবাহ করেছিলেন ঈসা আলাইসাল্লাম এর বিবাহ সম্পর্কে আমার জানা নেই আমি ডক্টর জাকারিয়া ভাইকে বলবো যদি এ সম্পর্কে যদি জানা থাকে আমার যতটুকু জানা তার বিবাহ সম্পর্কিত কোনো আলোচনা কোথাও আমার চোখে পড়েনি এবং তার কোনো সন্তান ছিলেন এমন কিছু না আরেকটা বিষয় তাকে তো খুব দ্রুতই আল্লাহ তুলে নিয়েছিলেন তার সময়টা খুব লম্বা টাইমও ছিল না এবং খুব সম্ভবত কিছুটা তরুণ বয়সেই তাকে আল্লাহ তালা তুলে নিয়েছেন ফলে বিবাহের সুযোগটা তার হয়েছে কি না এটা আমি ডক্টর জাকির ভাইকে বলবো তার যদি সুযোগ হয় তিনি বলবেন <clears throat> আজকের দিনে দেখা যায় বিবাহের দিন তারিখ ঠিক হলে ছেলে মেয়ে পরস্পর মোবাইলে কথাবার্তা বলে বলে এক্ষেত্রে শরীয়তের বিধান কি আমার জানা মতে সেটেল ম্যারেজের ক্ষেত্রে এরকম কথাবার্তা বলে অনেকের বিয়ে ভেঙে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে আমাকে কোনো কোনো ছেলে বলেছে যে তারা এইভাবে কথা বলতে বলতে চুটিয়ে এমন কথা বলেছে যেটা বলাটা আসলেই অসঙ্গত অন্যায় এরকম কথা পর্যন্ত বলেছে সে বিবাহ ভেঙে গেছে হয় নাই তাহলে কি হবে বলেন তো মানে শরিয়তকে লঙ্ঘন করা ঠিক না শুধুমাত্র প্রয়োজনীয় দেখা এবং অত্যন্ত প্রয়োজনীয় কথার বাইরে আর কোনো ধরনের যে আমরা তো বিবন্ধন আবদ্ধ হতে যাচ্ছি এরকম কোনো সুযোগ নাই যদি আপনারা খুব দ্রুত কথাবার্তা বলতে চান তাহলে আদ্য করে ফেলেন স্বামী এবং স্ত্রী হয়ে যান ব্যাস এটাই হচ্ছে আমাদের জন্য রেখা মূল রেখা এই মূল রেখাটা আপনারা পালন করেন তারপরে ফ্রি বরং ওলিমার জন্য সব কিছু বসে থাকবে না কিংবা বিবাহ অনুষ্ঠানের জন্য বসে থাকবে না যে আমরা ফ্রি হব এক বছর বা ছয় মাস পরে যখন এই যে ইমানুয়েল হলে একটা অনুষ্ঠান করব তখন এরকম জরুরি কিছু না আগদের পরে স্বামী এবং স্ত্রী ফ্রি হয়ে যেতে পারে কোনো অসুবিধা নাই তো যখন আল্লাহ তালা এত সুযোগ রেখে দিয়েছেন তাহলে আমরা নিজেরা কিছুটা রেস্ট্রিকশন করে অবৈধ প্রণয়ের চর্চা করার কোনো সুযোগ আসলে নাই এটা করাটা উচিত না শারীরিকভাবে অসুস্থ কিন্তু মানসিকভাবে নয় এমন মেয়েকে বিয়ে করা যাবে কিনা হ্যাঁ যাবে এটা আপনার পক্ষ থেকে হবে একটা বিশাল একটা মার্সি একটা ভালো তবে মনে রাখবেন কারোর প্রতি মার্সি করার পরে যদি আপনি তাকে বারবার খোঁটা দেন সেটার জন্য না হয় একটা মেয়েকে জেনে শুনে অসুস্থ মেয়েকে হেল্প করার জন্য যদি আপনি তাকে বিয়ে করেন এতে অসুবিধা নেই এই ধরনের মেয়েরা অনেক সময় সেকেন্ড বিয়েতে আপত্তি করে না কারণ তার একটা অবলম্বন চাই তো আপনি ফার্স্ট বিয়েই করেন এবং তাকে রেখে দেন তাতেও সমস্যা নেই শরিয়া তাকে সেটাকে নিষেধ করছে না তবে কারোর প্রতি অনুগ্রহ করে তাকে করুণার পাত্র হিসাবে মানে ট্রিট করা কথায় কথায় এটা তার জন্য আবার অবমাননা অবমাননাকর সেটা মনে রাখতে হবে তাহলে মানুষকে অনুগ্রহ করতে হবে করুণা করতে হবে লিল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং তার সাথে আচরণ করতে হবে একজন সম্মানজনক ব্যক্তির মত এই জিনিসটা মনে রাখতে হবে বিয়ের পূর্বে প্রেম বৈধ কি না সবাই কি এত আগ্রহী নাকি হ্যাঁ বিয়ে করেই প্রেম করবেন আমরা বলেছি আচ্ছা অনেকেই বন্ধু বান্ধব নিয়ে পাত্রী দেখতে যায় এ বিষয়ে কাম্য কি হ্যাঁ যান অসুবিধা কি কিন্তু দেখবেন আপনি একা আপনার সাথে অন্যরা যেতে কোনো অসুবিধা নেই হ্যাঁ। শুধু মুখমণ্ডল দেখার ক্ষেত্রে প্রস্তাব করা স্বামী ছাড়া অন্য কে দেখতে পারবে অন্য কেউ তো বিয়ে করতে যাচ্ছে না আপনার বোন দেখতে পারবে আপনার মা দেখতে পারবে চাচি দেখতে পারবে খালা দেখতে পারবে কিন্তু আপনার সাথে যাওয়া অন্য পুরুষদের দেখার ক্ষেত্রে কোনো দলিল নাই থাকলে আমাকে জানাবেন তখন হয়তো মত চেঞ্জ করব তার মানে হচ্ছে দলিল ছাড়া অন্য পুরুষরা আসলে দেখতে পারবে না can a boy who doesn't have sufficient income and is a student get married to a girl who is also a student হ্যাঁ হতে পারে বাবা মা একটু হেল্প করবেন বাবা মা একটু হেল্প করবেন যে একটা ছেলে যার সাফিসিয়েন্ট ইনকাম না মোটামুটি কিছু ইনকাম হয়তো আছে অথবা মোটেই নাই এখন সেক্ষেত্রে বাবা মা তাকে হেল্প করবেন স্টুডেন্ট স্টুডেন্ট গার্লকেও বিয়ে করতে পারেন এখানে পারিবারিকভাবে তাদের একটু বসার প্রয়োজন বাবা মা এবং ছেলে অথবা ইভেন মেয়েও মানে এই যে বিবাহের যে আলোচনাটা এটা পাত্রীপক্ষ পাত্রীকে নিয়ে বাবা মা বসতে পারেন এবং পাত্রপক্ষ পাত্রকে নিয়ে বাবা মা সহ বসতে পারেন এই আলোচনার মধ্যে আসলে অনেক ভালো আছে মানে কল্যাণ আছে আমি মনে করি অনেকে লজ্জার কারণে বসে না বলে আপনারা যা করেন আপনারা যা বলেন অবশ্য মনে হয় সেই যুগটা এখন আর নাই এখন তো সবাই খুব সচেতন এখন বরং অনেকেই খুবই প্রোগ্রেসিভ বরং কোনো ক্ষেত্রে অ্যাগ্রেসিভও কারণ অনেক মেয়েরা তো বাসা থেকে পালিয়ে বিয়ে করে ছেলেরাও করে তো মেয়েদের ক্ষেত্রে এটা আরও বেশি অশোভনীয় আমাদের মুসলিম সমাজে তো যাই হোক এতটুক যখন হচ্ছে তখন আমাদের দিনদার ফ্যামিলিতে তো একটু ফ্র্যাঙ্ক পরিবেশটা থাকা উচিত তারা বাবা মায়ের সাথে পরামর্শ করে যে যেমন ছেলে তার সামর্থ্য আছে কি নাই এটা যদি সে নিজে বুঝতে না পারে তাহলে বাবা মার সাথে আলাপ করে বুঝবে যে বাবা তুমি কি কিছু আমাকে হেল্প করতে পারো কি না হ্যাঁ এই আলোচনার মধ্যে কোনো আসলে লজ্জা করা উচিত না এবং যদি সঠিকভাবে প্রমাণিত হয় যে না বিয়ে করার পরে তারা সাংসারিক খরচ মেনটেন করতে পারবে বাবা মায়ের কিছু সাহায্য নিয়ে হলে তাহলে বিয়ে করাটা উচিত আর যদি না পারে তাহলে কিন্তু সেখানে অশান্তি দেখা দেবে এটাই সামর্থ্যের কথা বলা হচ্ছে এই সামর্থ্য হচ্ছে ফিজিক্যাল সামর্থ্য এই সামর্থ্য হচ্ছে ফিনান্সিয়াল সামর্থ্য আর্থিক দৈহিক সব ধরনের সামর্থ্য কিন্তু এর মধ্যে ইনক্লুডেড কারো সব দিক ঠিক আছে কিন্তু আর্থিক নাই তাহলে এটাও সামর্থ্য সে মোহর দেবে কোথেকে খোরাকের ব্যবস্থা করবে কোথেকে অতএব অতএব সব দিক লক্ষ্য করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে তো আল্লাহ তালা আমাদের সেই সিদ্ধান্ত এবং নিকাহ সম্পর্কিত যে কোনো বিষয়ে জানা এবং বোঝার ক্ষেত্রে বরকত দান করুন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না তৌফিক দান করুন এতটুকু বলে শেষ করুন কিছু প্রশ্ন আসলে রিপিটেড হচ্ছে এগুলো আমরা একটু বাদ দিই না বিয়ের আগে কি কথা বলা যাবে পাত্রপাত্রের এটা তো বলেছি যে না জরুরি কথা ছাড়া বলবেন না পাত্রের বাবা ভাই মামা কি বিয়ের আগে মেয়েকে দেখতে পারবে না কোনো পুরুষ দেখবে না দেখার সময় মাহারম থাকা অথবা না থাকার বিষয়টি বললে ভালো হয় আচ্ছা এটা তো বলেছি আমার মনে হয় মাহারাম থাকলে খুব ভালো মাহারাম যদি না থাকেন দাদি দানি খালা এ টাইপের কেউ থাকলে মানে অন্তত তৃতীয় ব্যক্তি থাকা উচিত সেখানে একই সাথে দু তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করা যায় কি না একই সাথে দু তিনটে প্রস্তাব আজকের যুগে কিন্তু সম্ভব কিভাবে যেমন একটা প্রস্তাব আসলো আপনার হয়তো ইন্টারনেটে একজন একটা সিবি পাঠিয়েছেন আরেকটা প্রস্তাব আসলো আপনার এলাকা থেকে এলাকার লোকরা জানলো কিন্তু অন্যরা তো যায় না অন্য জেলায় যারা আপনাকে চেনে তারা জানে না আরেকটা প্রস্তাব আসলো টেলিফোনে বা মোবাইলে তিনটা প্রস্তাব একসাথে আসতেই পারে পাতৃপক্ষের কাছে ইভেন পাত্রপক্ষের কাছেও তখন এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে যখন অলরেডি ভিন্ন ভিন্ন তরফ থেকে এবং একে অন্যেরটা জানে না এই অবস্থায় এসেছে তখন মানে যে পক্ষের কাছে এসছে তারা এগুলো নিয়ে পর্যালোচনা করে কোনটাতে আগাবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের আছে আর এখানে হাদিসে যেটা বলেছে যে কারো প্রস্তাবের উপর প্রস্তাব করাটা যাবে না সেটা এখানে সাব্যস্ত হয়নি যেহেতু দূর থেকে প্রস্তাবগুলো এসেছে এবং কেউ অন্য প্রস্তাব সম্পর্কে জানে না তাহলে আমরা বুঝলাম যে তখনকার সোসাইটিতে কিন্তু মোবাইল ছিল না তখনকার সোসাইটিতে ইমেলও ছিল না টেলিফোনও ছিল না ফলে এলাকার এসেই তাকে প্রস্তাব করতে হতো রাসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল সেই কালচার তো সেখানে যখন কেউ প্রস্তাবের জন্য আসতো আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করতো আজকে গ্রামে যেটা এখনও দেখা যায় ফলে সেকেন্ড প্রস্তাবটা ফার্স্ট প্রস্তাবকে ডিঙ্গিয়ে করাটা ভেরি টাফ ছিল এটা প্রায় অসম্ভব ছিল তো হাদিসের বক্তব্যটা কিন্তু সেক্ষেত্রেই শুধু প্রযোজ্য অন্য ক্ষেত্রে না আর আরেকটা জিনিস হচ্ছে তাকলিফ ও মালায়ুতা যেটা আমার সাধ্যের মধ্যে নাই সেরকম দায়িত্ব ইসলাম চাপিয়ে দেয়নি যদি আমার জানা না থাকে যে এখানে আরও প্রস্তাব করা হয়েছে তাহলে আমার প্রস্তাব করতে কোনো বাধা নাই পাত্রের চরিত্র এবং দিনকে প্রাধান্য দিতে বলা হয়ে বলা হয়েছে আয় গৌণ সম্ভবত শিক্ষাও গৌণ আচ্ছা যেহেতু অর্থনৈতিক দায়িত্ব পুরুষের উপরেই সেক্ষেত্রে আয় রোজগার কি একটা বিবেচ্য হওয়া উচিত নয় আমরা তো নিষেধ করছি না কিন্তু আয় রোজগার কতটুকু হওয়াটা মানে আমাদের এক্সপেকটেশন সেখানে তো অনেক অবজেকশন আছে আমি শুধু সেই অবজেকশনগুলোর কথা বলেছি যদি এত বিশাল পরিমাণ পাত্রের সম্পত্তি হওয়া দরকার হয় হ্যাঁ অথবা আপনার লেভেলে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক এখন ছেলের সেরকম একটা হয় মিনিমাম প্রসপেক্টস থাকতে হবে অথবা মিনিমাম তার একটা ভালো চাকরি থাকতে হবে দুই তিন লাখ টাকা মাসে এই জিনিসটা আমরা বলেছি অবজেকশন দেওয়ার মতো এতটুকু জরুরি না এতটুকু জরুরি না শিক্ষা গৌণ এটা আমরা বলিনি দিনদারি তো শিক্ষার মাধ্যমে আসে শিক্ষা ছাড়া দিনদারি আসে এলম আমরা শিক্ষা বলতে এলেমটা কি বুঝি এলেমটা হতে পারে দুনিয়ার এলেম এলেমটা হতে পারে আখেরাত বিষয়ক দিন সম্পর্কিত এলেম এলেমটা দরকার শিক্ষাটা দরকার এবং শিক্ষা পূর্ণতা পায় দুটো মিলে দুনিয়া এবং আখেরাতের শিক্ষা মিলে শিক্ষা পূর্ণতা পায় আপনি দেখবেন যে এক শ্রেণীর লোক শুধু দিনই শিক্ষা করলে দুনিয়ার পরিবেশ পরিস্থিতির সাথে যদি সে পরিস্থিতি থেকে সে দূরে থাকে তাহলে সেখানে সমস্যা হয় সেখানে পুরো দিনদারি থাকে না কারণ দিনের সঠিক বিশ্লেষণে সে ব্যর্থ হয় সঠিক বিশ্লেষণে আজকে আমি এবং ডক্টর জাকারিয়াবে আসার পথে এই জিনিসটা আলোচনা করছিলাম যে অনেক দিনদার লোকদের এখলাস ভালো এলেমও ভালো দিনই বাট তার দুনিয়ার এবং চারপাশের জ্ঞান জ্ঞান না থাকার ফলে তার সঠিক দিনদারিটাও পরিপালিত হয় না তো সুতরাং শিক্ষা আমরা সব শিক্ষা ব্যালেন্স শিক্ষার কথা বলছি সে শিক্ষা প্রয়োজন অর্থনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তার যতটুকু জরুরত আছে অথবা যতটুকু সামাজিকভাবে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলার মতো এই ফ্যামিলির সাথে বিয়াবন্ধন আবদ্ধ হলে সেটা তার জন্য জরুরি এগুলো বিবেচনা করবেন এবং কুফুর কথা আমরা যেটা বলেছি এগুলো বিবেচনা করতে শরীয়ত বাধা দেয় না পুরুষের জন্য দোয়া আছে সুন্দর স্ত্রী সন্তান কামনা করার নারীদের জন্য দোয়া আছে কি হ্যাঁ আছে তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন বোখারি মুসলিমের হাদিসের মধ্যে এসছে নারী পুরুষ বিবাহিত যারা তাদের জন্য একটা দোয়া করবেন বারাক আল্লাহুল্লাকা ও বারাকা আলাইকা ও জামা বাইনা কুমা ফি খের চমৎকার দোয়া কিন্তু এটা কিন্তু দুজনের জন্য মানে আপনি মহিলাকেও দোয়া করতে পারবেন পুরুষকেও দোয়া করতে পারবেন এটা বুঝে যায় শেষ কথা দিয়ে বারাক আল্লাহ লাকা মেয়েদের ক্ষেত্রে বলবেন লাকি ওবারাকা আলাইকা মেয়েদের ক্ষেত্রে বলবেন ওবারাকা আলাইকি ওয়াজামা আবাইনা কুমা ফিখের যে এখানে দুজন একসাথে হয়ে গেছে আর আল্লাহ তালা তোমাদের দুজনের মধ্যে কল্যাণের ভিত্তিতে মিল করে দিন বরকত দিয়ে দিন সামর্থ্য থাকলে বিয়ের কথা বলা হয়েছে প্রশ্ন হলো সেই সামর্থ্যের সংজ্ঞা কী শারীরিক এবং আর্থিক সামর্থ্য দুটোই থাকা ছবি তোলা হারাম এখানে পাত্রের ছবি দেখার কথা বলা হয়েছে পাত্রীর ছবি দেখার কথা কি আমরা বলেছি পাত্রীকে দেখার কথা বলেছি পাত্রীকে দেখার কথা বলেছি পাত্রীকে সরাসরি দেখাটাই হচ্ছে এখানে হাদিসের স্পিরিট পাত্রীকে সরাসরি দেখা যখন পাত্রীয় মানে তখন পাত্রকে দেখার সুযোগ পাবে এবং সামনাসামনি কিছু কথা পারস্পরিক পরস্পরকে জানার জন্য তাদের শিক্ষার লেভেল তাদের কালচারের লেভেলটাকে জানার জন্য এটা সবচেয়ে ভালো ছবি আদান প্রদানটাকে আমরা এনকারেজ করব না কারণ এই ছবি অনেক অনিষ্টের মূল এই ছবি অনেক অনিষ্টের মূল এই ছবিকে নানাভাবে মানুষ মিসইউজ করে থাকে এই জন্য ছবি না দেওয়াটাই ভালো প্রসঙ্গত আমি আরেকটা কথাও বলবো আমাদের অনেক বোনেরা ইভেন হিজাব করা বোনদেরকেও আমরা দেখি তারা ফেসবুকে ছবি দেয় আমি এটার ঘোরতর বিরোধী আপনাকে কেন ছবি দিয়ে নিজের অস্তিত্বকে জানান দিতে হবে আপনার নামটাকে যথেষ্ট না আপনার আপনি যে জিনিসগুলো পোস্ট করছেন এটা কি যথেষ্ট না আপনি শেয়ার করতে চান শেয়ার করেন ভালো সুন্দর শেয়ারগুলো করেন কিন্তু ছবি দিয়ে শেয়ার করবেন কেন এটা তো হচ্ছে ওয়েস্টার্ন কালচারকে অনুসরণ করা এবং ইন্টারনেট যারা ব্রাউজ করেন তারা জানেন অনেক ছবির মিসইউজ হয় এবং ভয়ঙ্করভাবে মিসইউজ হয় এবং আপনার কোনো শত্রু আপনার ছবিগুলো নিয়ে খারাপ কিছু করতে পারে if the groom is employed, unemployed, unemployed, হ্যাঁ, but he is thinking that his father will look after uh, the কি লিখলো? financial side of the bride wife. Is it okay? এই সম্পর্কিত আলোচনা আমরা বলেছি বাবা যদি না পারেন তাহলে বাবার উপর চাপাই দিলে তো হবে না তাই না বাবা যদি না পারেন বাবা যদি হেল্প করতে চান উইলিংলি আলহামদুলিল্লাহ আর বাবা যদি না পারেন বলে যে না বাবা তোমার বিয়ের খরচ আমি এখানে হেল্প করতে পারবো না তাহলে বাবার উপর চাপিয়ে দেওয়া যাবে না পাত্রের মন মানসিকতা বোঝার জন্য আমরা মায়েরা কি বিয়ে দেওয়ার আগে তাদের সাথে কথা বলতে পারি হ্যাঁ পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা ওকে তা আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আজকে না মানে এই এই সেশনের জাজাকাল্লা খের হাদা ওসাল্লাহ সাল্লাম আল্লাহ নবীনা মাহমদ ও আলী ওয়াসাল